আমাদেরকে কোরআনুল করিমের এই মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান যদি আমাদের তৌফিক না দিতেন আমরা কেউই এই মাহফিলে আসতে পারতাম না আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে ভালোবাসেন যাদের মঙ্গল কামনা করেন তাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস উপহার দান করেন তা হচ্ছে এলেম দিন শিক্ষা বা দিনের সহি জ্ঞান দান করেন وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين আল্লাহ রাব্বুল আলমিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন সেই ব্যক্তিকে দিনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন বুঝা গেল এইখানে যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসেন আমাদের মঙ্গল আল্লাহ তারা কামনা করেন সেজন্য আশার তৌফিক এনায়ত করেছেন এই জন্য আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি কোরআনুল করিমের সুরায় বাকারার দুইশো আট নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ সুবাহ এই এর সাদ করেছেন আমানু হে ইমানদারগণ কাফাতান তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইমানদারদেরকে বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এই আয়াতটাকে আমি কেন নির্বাচন করলাম এর একটা বড় কারণ হচ্ছে এই পৃথিবীর মুসলিম জাতি বিশেষ করে বাংলাদেশের মুসলিম জাতি বর্তমানে এমন এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করছে যেটা হয়তো পৃথিবীর ইতিহাসে আর কখনো এরকম সমস্যা দেখা দেয়নি একদিকে সারা পৃথিবীতে মুসলিম জাতিকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি পাখির জন্য নিরাপত্তা আইন রয়েছে কুকুরের অধিকার সংরক্ষণ করা হচ্ছে অতিথি পাখিদের জন্য আইন রয়েছে ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিন কাশ্মীর ইরাক আরাকান এই সব দেশে আফগানিস্তান সহ আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম সন্তানদেরকে গুলি দিয়ে বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে এতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না একদিকে আফগানিস্তানে যখন বামিয়ানে মূর্তি ভাঙল সারা দুনিয়ার মিডিয়াগুলো হইচই শুরু করে দিল মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে আর সেই আফগানিস্তানে যখন স্কুলে বোমা হামলা করে তিনশো বাচ্চাদেরকে হত্যা করে কাতার দিয়ে রাখা হল এতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই এমনি ভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে একদল আলেম তৈরি করা হচ্ছে যে আলেমরা বিভিন্নভাবে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য এহুদি খ্রিস্টানদের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে এদের অনেকের বই পড়লে মনে হয় যে পরকালে মুক্তির জন্য ইসলামের কোনো প্রয়োজন নেই এদের মধ্যে বিভিন্ন পীর আছে কেউ কেউ আবার আধ্যাত্মিকতার নামে এই বক্তব্যগুলো লেখে এগুলো অনেক বই আমার কাছে আছে একটা দেখাচ্ছি এই বইটার নাম হচ্ছে সিররে হক জামে নূর এই বইটা বাংলাদেশের একজন পীর নামে আখ্যায়িত হয় এমন এক লোকের লেখা তিনি লিখেছেন আল্লাহর বন্দেগি করতে করতে যখন মাকামে তৌহিদ অর্জন করে তৌহিদ মানে ওদের ভাষায় হচ্ছে আল্লাহর সঙ্গে মিশে যাওয়া এই তৌহিদ আমাদের লেকচারে আমাদের বক্তব্য যে তৌহিদ এটা না এখানে বলা হচ্ছে মাকামে তৌহিদ অর্জন করার পরে বন্দেগি করা কুফুরি এবাদত করা কুফুরি এরপরে লিখেছেন একটা ভুল বা মিথ্যা কথা লিখেছে এখানে যে এ প্রসঙ্গে হজরত গাউসুল আজম বরফির রহমাতুল্লাহ আলাই বলেছেন এবার আরবিতে লিখেছে যাতে মানুষ এটাকে হাদিস মনে করে মান আরাদ কাফিরুন যে ব্যক্তি মাকামে তৌহিদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে এবাদতের ইচ্ছা করেছে সেই কাফের আল্লাহর সান্নিধ্যে যাওয়ার পরে এবাদত করার উপর সে কাফের হয়ে যাবে বইয়ের নাম সিররে হক বইটা লিখেছেন সুরেশ্বরের প্রধান সেই পীর মৌলানা মুর্শিদেনা শাহ সুফি সৈয়দ আহমদ আলী ওরফে হজরত জান শরীফ শাহ সুরেশ্বরী রাজিয়াল্লাহ তালানহু অনুবাদ করেছেন তারই এক শিষ্য মৌলানা এ কে মাহবুবুর রহমান বইটা বোধহয় মূল উর্দুতে লিখেছিল এখানে ওনাদের দরগা মাজারের ছবি টবি দেওয়া আছে সবকিছু এদের দরবার থেকে গুরুত্বপূর্ণ ছাপা বই একটা দেখালাম মূল বিষয় হচ্ছে এই ইংরেজরা যেভাবে এই দেশ দখল করার পরে এই দেশে ওদের যারা দালাল তাদের কাছে পরামর্শ চেয়েছিল যে ভারতবর্ষ আমরা দখল করেছি এখন আমাদের শাসন ব্যবস্থা স্থায়ী হবে কি করে তার পরামর্শ দাও এই দেশে ইংরেজদের দালাল ছিল যারা তারা দীর্ঘ তিন বছর পর্যন্ত ভারতবর্ষের থেকে মতামত নিয়ে মানুষের সঙ্গে মিশে তারপরে যে রিপোর্ট তাদের সামনে পেশ করলো তা ছিল এই ভারতবর্ষে ইংরেজদের শত্রু শুধুমাত্র মুসলিম জাতি যতক্ষণ পর্যন্ত ভারতের মুসলিমদেরকে ধ্বংস করা না যাবে অতক্ষণ পর্যন্ত ইংরেজদের জন্য এই ভূমি নিরাপদ নয় আর এই মুসলিমদেরকে ধ্বংস করতে হলে তিনটা কাজ করতে হবে এক নাম্বার কাজ হল মুসলিমদের মূল কিতাব যে কিতাব তাদেরকে এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে শিখায় ওই কিতাবটাকে ধ্বংস করতে হবে সেই কিতাবের নাম কি দুই নম্বর কাজ হল এই কোরআন যারা প্রচার করে আলেম হকানি ওলামাই কেরাম এদেরকে ধ্বংস করতে হবে তিন নম্বর কাজ হল এই দিন যেখান থেকে প্রচার হয় শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসা মসজিদগুলোকে গুড়িয়ে দিতে হবে আপনারা যারা ইতিহাস জানেন তারা জানেন এরপরই ইংরেজ সরকার এই তিন কাজ বাস্তবায়ন করার জন্য প্রোগ্রাম হাতে নেয় ডক্টর টামসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক তিনি ভারতবর্ষে সময় সংবাদ কালেকশন করছিলেন তিনি লিখেছেন দিল্লি চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যেই গাছের এক একটা ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল ওলামায় কেরামদেরকে শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল ওলামায় কেরামদেরকে জীবন্ত অবস্থায় আগুনে নিক্ষেপ করা হলো দিল্লি শাহী মসজিদের পিছনে উনি লিখেছেন আমার তাবু ছিল সেই তাবুতে গিয়ে যখন মানুষ পোড়া গন্ধ পেলাম গিয়ে দেখলাম চল্লিশ জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে আমার সামনে আরো চল্লিশ জন আলেমকে উপস্থিত করা হল তাদেরকে বলা হলো মৌলবীর দল হয়তো ইংরেজদের সামনে মাথা নত করবি ইংরেজদের আনুগত্য মেনে নিবি নতুবা তোদেরকেও আগুনে ভুনা করা হবে যেরকম এই চল্লিশ জনকে ভুনা করা হচ্ছে ডক্টর টামসন লিখেছেন আমার সৃষ্টিকর্তার কসম ওই চল্লিশ জন আলেম সবগুলো আগুনে পুড়ে আগুনে পুড়ে যেতে রাজি হলো নিজের জীবন দিতে রাজি হলো কিন্তু ইংরেজদের সামনে মাথা নত করতে একজন রাজি হয় না জোরে বলুন তাদের মুখে কবিতা ছিল ডারতে নেহিদ নিয়ামে মুসলমানও কেসি সে ڈرتے نہیں دنیا میں مسلمانوں کے سی سے جب دولت ایمان ملی ان کو نبی سے قتل کرنا ہے تو کر لے آش کے کو ہم شکایت جا کریں گے کاتب تقدیر کو اس غرض سے جو مقتل میں آیا وہ صبح و شام سلامت رہتی ہے یہ جان تو آنی جانی ہے اس جان کی کوئی پرواہ نہیں مرد مومن با बातिल से हरगिज खौफ खा सकता नहीं सर कटा है सकता है लेकिन सर झुका सकता नहीं कत्ल करना है तो कर ले आश के दिलदार को हम शिकायत जा करेंगे कातबे तकदीर को नहनुल्लदीन बायाऊ मुहम्मदा अलल जिहाद मा बकीना আবাদা তারা এই কবিতাগুলো আবৃত্তি করছিল আর বলছিল আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি মুসলিম জাতি তাদের গরদান কাটাতে পারে কিন্তু কোন বাতিল শক্তির সামনে গরদান ঝুঁকাতে শিখে নাই ইসলাম তা শিক্ষা দেয় নাই জোরে বলুন সবগুলো আগুনে পড়তে রাজি হলো আগুনে পোড়ানো হলো ওলামায় গ্রামে ধ্বংস করা হলো এরপরে তিন তিন লক্ষ কোরআনে কারিমকে এক একদিনে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো ভারতবর্ষের ইতিহাস পড়লে দেখা যায় পুরা জমিনের এক চতুর্থাংশ জমি ছিল মাদ্রাসা মসজিদের নামে অক্ষ করা সমস্ত অক্ষ সম্পত্তিগুলো বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দিয়ে দেওয়া হয়েছিল মাদ্রাসা ধ্বংস করা হল মসজিদ ধ্বংস করা হল আলেমদের হত্যা করা হলো কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হলো এর পরেও দেখলো যে ইংরেজ বিরোধী আন্দোলন আরো নলের মতো পুরা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল আবার পরামর্শে বসল দালালদেরকে ডাকল তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা ধ্বংস করেছি মসজিদ ধ্বংস করলাম আলেমদেরকে পুড়িয়ে হত্যা করলাম কোরআন শরীফ পুড়িয়ে ভস্য করে দিলাম বলো তারপরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন থামছে না তখন এই নেমক হারামরা নেমক হালাল করার জন্য ইংরেজদের পাঁচ আটা গোলাম যারা ওদের তাবেদার আলেম ছিল এরা কিছু মাদ্রাসার ছাত্রদেরকে ধরে নিয়ে গেল সাত বছর আট বছরের হাফেজে কোরআন ওদেরকে নিয়ে ইংরেজদের সামনে উপস্থিত করে বলল তোমরা যে কোরআন পুড়িয়েছ ওটা হলো কাগজের কোরআন তোমরা যে আলেমদেরকে পুড়িয়েছ তোমরা যে মাদ্রাসা মসজিদগুলোকে পুড়িয়েছ ওগুলো কাঠের মসজিদ কাঠের মাদ্রাসা জেনে রাখো এই ছোট ছোট শিশুদের বুকের মধ্যে গোটা তিরিশ পারা কোরআন সংরক্ষিত রয়েছে যেই কোনো মুহূর্তে তারা পুরা কোরআনকে আবার লিখে দিতে পারবে জলে বলেন এই কোরআন তোমরা এইভাবে ধ্বংস করতে পারবে না এই কোরআনকে তোমরা পুড়িয়ে মারতে পারবে না এই কোরআনকে ধ্বংস করতে হলে তোমাদের অন্য একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আলেমদের ভিতরে এমন এক দল দালাল তৈরি করতে হবে যারা মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের মতো পাগড়ি পরবে মুসলিমদের মতো দাড়ি রাখবে মুসলিমদের মতো জুব্বা পরবে খানকা থাকবে পীর থাকবে মুড়িদ থাকবে এই রকম লোকদেরকে যদি তোমরা তৈরি করে মাঠে ছেড়ে দিতে পারো তখন তারা তোমাদের মিশনকে বাস্তবায়ন করবে নতুবা তোমাদের পক্ষে বুলেট দিয়ে ইসলাম ধ্বংস করা যাবে না কারণ ইসলামের দায়িত্ব নিয়েছেন কে এজন্য প্রথম যে চক্রান্ত করা হয় সেটা ছিল কলকাতা আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসা ইংরেজরা তৈরি করেছিল মূলত এমন একদল আলেম তৈরি করার জন্য যে কারণে এই মাদ্রাসার নিয়ন্ত্রণ তাদের হাতে রাখার জন্য প্রিন্সিপালের পদের জন্য এমন শর্ত আরোপ করা হলো ওরা জানে যে মুসলিমদের মধ্যে সেই যোগ্যতা সম্পন্ন কোন লোক এখন নেই আরো বিশ পঁচিশ বছরে তৈরি হতে পারবে না যার ফলে কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল একজন নয় দুজন নয় পরপর সাতাশ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান এবং সিলেবাস তৈরি করার দায়িত্ব দেওয়া হল ডক্টর ম্যাকলিকে খ্রিস্টান একজন আলেম যে আলেম জানে কোন জায়গায় হিট করতে হবে মুসলিমদের কোন কোন জায়গায় পরিবর্তন করলে ওরা নামাজ রোজা করবে তাতে কোনো আপত্তি নাই কিন্তু দেশ শাসন করব আমরা আইন কানুন চলবে আমাদের এজন্য তারা এই মানুষদেরকে ধ্বংস করার জন্য মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একদল আলেম তৈরি করার জন্য পরিকল্পনা করলো বর্তমানেও সেই ইংরেজদের পলিসি আমার ব্যাগের ভিতরে একটাই ইয়ে আছে র্যান্ড ইনস্টিটিউটের রিপোর্ট আছে আমেরিকার একটা রিপোর্ট আছে এখানে সেখানেও তারা লিখেছে যে আমেরিকা দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন দেশে যুদ্ধ ছড়িয়ে দিয়ে দেখেছে যে এই যুদ্ধ দিয়ে কিছু মানুষ মারা যায় ইসলাম ধ্বংস করা সম্ভব নয় এজন্য ইসলামকে ধ্বংস করতে হলে একদিকে অস্ত্রের যুদ্ধ করতে হবে আর একদিকে ইসলামে ইসলামকে কলঙ্কিত করতে হবে এই জন্য আপনারা দেখেছেন এখন মানুষ ইসলামের মূল শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে এবাদত অনেক দরবারে বেশি হয় আমাদের চেয়ে অনেক বেশি আবাদত করে কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করি একজন লোক রাস্তায় একটা মেয়ে লোক ধরে আনলো মেয়ে লোকটাকে বিয়ে করে নেয় সে বিয়ে না করে বরং তাকে বোরকা পরালো তাকে উজু করায় গোসল করায় নামাজ পড়ায় পর্দা করায় পুরা কঠোর সরিয়া আইন মেনে চলে কিন্তু বিয়ে করে নাই এই নামাজ রোজা হজ জাকাত যত কিছু করুক কোনো দরকার আছে এগুলোর কোনো ফায়দা আছে আগে কি করতে হবে আগে বিয়ে করতে হবে তারপরে নামাজ রোজা করো কঠোর সরিয়া আইন মেনে চালাও আল্লাহ সুবহান পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহর বিধান আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত একটা মানুষ না মানবে অতক্ষণ পর্যন্ত সে মুসলিম হতে পারে না এজন্য প্রথম দায়িত্ব হল ইসলামে প্রবেশ করা প্রথম দায়িত্ব কি ইসলাম মানে কি ইসলাম মানে হচ্ছে আল্লাহ সুবহান তারা কোরআনে বলে দিয়েছেন আসলাম এক আল্লাহর বিধানের সামনে এক আল্লাহর হুকুমের সামনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম কি যদি কেউ অর্ধেক মানে অর্ধেক মানে না কি হবে এই জন্য আমি কোরআনের এই আয়াতটাকে নির্বাচন করেছি হে ইমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে তোমার বাড়িতে একজন মেহমান গেল অর্ধেক ভিতরে ঢুকলো অর্ধেক বাইরে দরজার ভিতরে অর্ধেক ঢুকে দাঁড়িয়ে আছে আপনি কি বলবেন যে হয়তো পুরা ঢোকো নাহলে পুরা বের হও যেরকম ভাবে তোমার দরজায় গিয়ে একজন লোক অর্ধেক ভিতরে ঢুকলো অর্ধেক বাইরে ঢুকলো এটা গ্রহণযোগ্য নয় ঠিক তেমনি ভাবে ইসলামকেও যদি কোনো ব্যক্তি অর্ধেক মানে অর্ধেক না মানে সে ব্যক্তি মুসলিম হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার করে বলে দিয়েছেন উদুখলু কাফা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে অর্ধেক প্রবেশ করলে চলবে না কিছু মানবে কিছু মানবে না এরকম হলে চলবে না আল্লাহ রব্বুল আলমিন এই ইসলামকে বুঝাবার জন্য ইসলামকে জানার জন্য যে কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম কি কোরআনুল করিম এই কোরআন সম্পর্কে একটু বলে তারপরে মূল আলোচনা আসবে ইনশাআল্লাহ কোরআনুল করিম কি জিনিস আল্লাহ রব্বুল আলমিন দিন প্রচারের জন্য এক একজন নবীকে এক একটা জিনিস দান করেছিলেন প্রত্যেক নবীকে এক একটা মোজেজা দান করেছিলেন মুসা আলাইহিসালামের মোজেজা হল লাঠি ছাড়লে সাফ হয়ে যেত দাউদ আলাহিসাম মোজেজা হল লোহা ধরলে নরম হয়ে যেত ঈসা আলাইহিসালামের মোজেজা ছিল জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলালে চোখ ভালো হয়ে যেত আল্লাহ রাব্বুল আলমিন আমাদের নবীকে সেই সব মজেজাগুলো একত্র করে দিয়েছেন লিকুল্লে নবীন ফিল আনামে ফদিলাতুন অজুমলাতুহা মজমুআতুল্লে মুহাম্মাদি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের নবীকে সবচেয়ে বড় মজদা যেটা দিয়েছেন তার নাম হচ্ছে আল কোরআন তার নাম কি অন্য অন্য নবীদের মজদা হচ্ছে ওই নবীরা যখন দুনিয়ার থেকে চলে গেলেন মজদাটাও চলে গেছে ঈসা আলাইহিসালাম যখন দুনিয়ার থেকে তাকে উঠিয়ে নেওয়া হলো তার মোজেজাও চলে গেছে এখন দুনিয়ার সমস্ত খ্রিস্টান মিলে যদি একজন জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলায় চোখ ভালো হবে না আরো খারাপ হবে দুনিয়ার সমস্ত এহুদিরা মিলে যদি একটা লাঠি ছাড়ে এখন একটা সাপ বানানো সম্ভব হবে কিন্তু আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন যে মৌজেজা দান করেছেন কোরআনুল করিম সেই কোরআনের মৌজেজা এখন পর্যন্ত বহাল আছে ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়তে শুরু করেছিল কোরআনের ভুল ধরার জন্য ইংরেজি অনুবাদ পড়ে কিছুটা ভুল পাইল পরক্ষণে চিন্তা করলো যে ইংরেজি অনুবাদ দিয়ে কোরআনের ভুল ধরা ঠিক হবে না যদি অনুবাদক ভুল করে থাকে তাহলে আমাকে লজ্জা পেতে হবে এজন্য তিনি আরবি পড়া শুরু করলেন কারণ তার উদ্দেশ্য হচ্ছে কোরআনকে চ্যালেঞ্জ করা কোরআন বলেছে লার এই বা ফিহি এই কিতাবে কোনো সন্দেহ নেই সে একটা ভুল ধরে সন্দেহ বের করার চেষ্টা করবে কোরআনুল করিমকে আরবিতে শিখল এবারে কোরআন শরীফকে শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার পড়ল তারপরে তিনি লিখেছেন আমি কোরআনুল করিমকে গবেষণা করেছি পড়াশোনা করেছি কোরআনের ভুল ধরার জন্য কোরআনকে ভুল প্রমাণিত করার জন্য কিন্তু কোরআন শরীফকে আমি যতবার পড়াশোনা করেছি ততবার কোরআনুল করিম আমার সামনে নতুন নতুন তথ্য এবং নতুন বিজ্ঞান উপস্থাপন করে দিয়েছে ধরে আমি কোরআনুল করিমকে পড়াশোনা করেছিলাম মূলত কোরআনের ভুল ধরার জন্য কিন্তু কোরআনের কোনো ভুল ধরার তো সুযোগ হয় নাই বরং কোরআন আমার জীবনের পদে পদে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো এক এক করে সংশোধন করে দিয়েছে জোরে বলুন কোরআনুল করিম সে কিতাব আল্লাহ রাব্বুল আলমিন যখন আদমকে ইবলিসকে হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কার করলেন নামিয়ে দিলেন আদম আলাইসালামকে জানিয়ে দেওয়া হলো তোমার সন্তানদের বয়স একটা সীমিত বয়স থাকবে কিন্তু ইবলিস কেমত পর্যন্ত হায়াত আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছে আদম চিন্তায় পড়ে গেলেন আমার সন্তান যখন একটু শয়তানের চক্রান্ত শয়তানের শয়তানি বুঝতে বুঝতে একটু বড় হবে একটু অভিজ্ঞতা অর্জন করবে সেই সময় আমার সন্তান মরে যাবে আর ইবলিসের সমস্ত অভিজ্ঞতা সমস্ত কৌশলগুলো তার জানা থাকবে সে মরবে না এটা বড় কঠিন বিষয় এই শয়তান তো আমার বান্দাদেরকে আমার উম্মদদেরকে আমার সন্তানদেরকেও গুমরা করবে চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন বলছে মিনহা জামিয়া তোমরা সব এখান থেকে নেমে যাও হুদান আদম তোমাকে আমি একা ছেড়ে দিব না আমার পক্ষ থেকে হেদায়েতের বাড়ি যাবে হেদায়েত নামা যাবে কিতাব যাবে আসমানি ওহি যাবে যেই ব্যক্তি সেই কিতাবের অনুসরণ করবে যেই ব্যক্তি আমার বাণীর অনুসরণ করবে আমার নাজেল কৃত বিধানগুলো মেনে চলবে তার কোনো ভয় নাই দুনিয়াতে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না সেই থাকবে উচ্চ আসনে সেই থাকবে সমাদৃত কোরআন বলছে ওয়ালা তাহিনু মুমিনিন মুসলমান জাতি তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমরাই থাকবে উচ্চাসনে তোমরাই থাকবে বিজয়ী ইনকুম তুম মমিনিন শর্ত হচ্ছে তোমরা যদি কি হও মমিন হও মমিন হতে হলে আল্লাহর আইন মানতে হবে কি করতে হবে আমি এটা ভূমিকা পেশ করছি আল্লাহর আইন দুই রকম কয় রকম আল্লাহর আইন কয় রকম এক প্রকার আইন হচ্ছে তাকভিনি এক প্রকার আইন হচ্ছে তাকবিনই যেটা মানতে সকলেই বাধ্য আর এক প্রকারের আইন হচ্ছে তাসরি যেটা আল্লাহ তারা এখতিয়ার দিয়েছেন মানুষকে মানার জন্য স্বাধীনতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুই রকম আইন রেখেছেন কোরআনুল করিমের থেকে এগুলো আমরা পেশ করব ইনশাআল্লাহ আমরা দেখি দুনিয়া চন্দ্র সূর্য আমরা দেখতে পাই এই চন্দ্র সূর্যগুলোকে আল্লাহ হুকুম জারি করে দিয়েছেন তোমরা নির্দিষ্ট কক্ষপথে চলো চন্দ্র সূর্য সে আইন মানতে বাধ্য না নিজের একটির মতো চলতে পারবে কোরআন বলছে কামার সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা এবং রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা এখন রাতের বেলায় হঠাৎ করে দিন হয়ে যাবে এটা কি সম্ভব হবে পারবে না আল্লাহ তারা বলছেন আলে ইমরান তেরাশি নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন আফাগাইরা দিন তারা কি আল্লাহ ছাড়া অন্যের কানুন তালাশ করে অন্য দিন তালাশ করছে ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করছে জেনে রাখো আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহর হুকুম মেনে চলছে যা কিছু আছে আসমানে এবং জমিনে ইচ্ছা এবং অনিচ্ছায় চন্দ্র সূর্য হুকুম মানে কার গ্রহ নক্ষত্র হুকুম মানে কার আল্লাহর হুকুম মেনে চলে দুনিয়ার কোনো কিছুর একটা হুকুম অমান্য করার সুযোগ নেই এমনি ভাবে আমাদের মধ্যেও কিছু বিষয় এরকম আছে আমরা মুখ দিয়ে কথা বলি ইচ্ছে করলে কান দিয়ে কথা বলতে পারবো আমরা চোখ দিয়ে দেখি ইচ্ছে করলে কান দিয়ে দেখতে পারবো কিনা এগুলো বিনি বাধ্য আল্লাহ রব্বুল আলমিন গোটা মাখলুকাতকে বিনে উমর দ্বারা পরিচালনা করেন তারা এই সমস্ত হুকুম মানতে বাধ্য মানুষকে আল্লাহ বাধ্য করেন নাই কেন বাধ্য করেন নাই মানুষকে কিছু বিষয় দিয়েছেন বাধ্যতামূলক যেমন বললাম পাও দিয়ে হাঁটতে হবে চোখ দিয়ে দেখতে হবে কান দিয়ে শুনতে হবে নাক দিয়ে ঘ্রাণ নিতে হবে মুখ দিয়ে বলতে হবে এই সব ক্ষেত্রে কেউ যদি বলে যে আমি কান দিয়ে দেখব মুখ দিয়ে শুনব আর চোখ দিয়ে কথা বলবো কেউ বলতে পারবে এগুলো বাধ্যতামূলক তাকভিনি বলে এগুলোকে আইন আল্লাহর আইন এটা উমুর তাকভিনী আর এক প্রকার হচ্ছে তা শ্রী যেমন নামাজ ফরজ করেছেন ইচ্ছে করলে আমরা পড়ি না ইচ্ছে করলে পড়ি না তা শ্রী এটাকে এখতিয়ার দেওয়া হয়েছে আল্লাহ রব্বুর আলমিন সমস্ত মখলুকাতকে বাধ্য করে দিলেন কারো পক্ষে অধিকার নেই আল্লাহর হুকুম গমান্য করে চলা কিন্তু মানুষকে কেন এখতিয়ার দেওয়া হলো কেন বাধ্য করা হলো না আল্লাহ তারা বলছেন না বানি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি যেহেতু সম্মানিত করেছি এজন্য তাকে বাধ্য করি নাই গরুর মতো ছাগলের মতো বাধ্য করি নাই বনি আদমকে সম্মানিত করলাম কিসের দিক থেকে কিসের ভিত্তিতে বনি আদম আল্লাহর কাছে সম্মানিত বা সম্মানিত বাকলুক শক্তির বেলায় যদি শক্তির কারণে হয় বাঘের শক্তি মানুষের চেয়ে অনেক বেশি সিংহের শক্তি মানুষের চেয়ে বেশি যদি বলেন দৌড়ের প্রতিযোগিতায় তাহলে চিতাবাঘ মানুষের চেয়ে অনেক বেশি দৌড়াতে পারে ঠিক কিনা ঘন্টায় একশো কিলোমিটার বেগে চলতে পারে কে চিতাবাঘ এমনি ভাবে যদি বলো হিংস্রতার দিক দিয়ে মানুষ বেশি সম্মানিত তাহলে সাপ এবং হিংস্র যত প্রাণীগুলো আছে ওদের গায়ে শক্তি বেশি যদি বলেন সাঁতারের দিক থেকে তাহলে মাছ মানুষের চেয়ে সাঁতার বেশি কাটতে পারে যদি বলেন উড়াল দিয়ে চলার ব্যাপারে তাহলে পাখির শ্রেষ্ঠ হওয়ার দরকার ছিল মানুষ কিসের বিবেচনায় শ্রেষ্ঠ হল আল্লাহ বলছেন বানি আদামা আমি বনি আদমকে সম্মানিত করেছি যেহেতু সম্মানিত করেছি একটা সম্মানিত বাকলুকে বাধ্য করা যায় না একজন মেহমান আসলো আমি এখানে আসলাম আমাকে এখানের মাহফিলের লোকেরা বলে দিল আপনি এই বিষয়ে বয়ান করবেন বাইরে যেতে পারবেন না এটা তাকে অসম্মান করা হয় অনেক জায়গায় হয় আমার এরকমটা হয় আল্লাহ রাব্বুল আলমিন এইরকম ভাবে সুন্দর করে বুঝিয়ে দিলেন মানুষকে আমি বাধ্য করি নাই কারণ হচ্ছে মানুষ বড় সম্মানিত কিসের ভিত্তিতে সম্মানিত আল্লাহ তালা মানুষকে জ্ঞান দান করেছেন কি দান করেছেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها তাদেরকে কলব দিয়েছি জ্ঞান দান করেছি এই জ্ঞানের মাধ্যমে মানুষ শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করেছে নতুবা শারীরিকভাবে গঠনগতভাবে মানুষ অনেক দুর্বল আপনি দেখবেন একটা গরুর বাছুর যখন জন্ম নেয় একটা লাভ দেয় দুটো লাভ দেয় পড়ে যায় তৃতীয়বারে সে উঠে দুধ পান করা শুরু করে দৌড়াদৌড়ি করা শুরু করে একটা ছাগলের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় লাভালাভি শুরু করে কিন্তু মানুষের বাচ্চা এক মাস দুই মাস ছয় মাস চলে যায় তারপরে দৌড়াতে পারে না ঠিক কিনা আল্লাহ তারা বলেছেন খুলেকাল ইনসানু দাইফা মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে বোঝা গেল শক্তির দিক দিয়ে মানুষ সম্মানিত নয় দৌড়ের প্রতিযোগিতায় মানুষ সম্মানিত নয় উড়াল দেওয়ার দিক দিয়ে মানুষ সম্মানিত নয় সাঁতার কাটার দিক দিয়ে মানুষ সম্মানিত নয় তাহলে মানুষ কিসের মাধ্যমে সম্মানিত আল্লাহ রব্বুর আলমিন মানব জাতিকে জ্ঞান দান করেছেন আকল দান করেছেন বুদ্ধি দান করেছেন এই বুদ্ধির মাধ্যমে সমস্ত মাকলুকাতের উপরে চলে গিয়েছে মানুষ ট্রেন আবিষ্কার করে চিতাবাগের চেয়ে এখন বেশি দৌড়াতে পারে ঠিক কিনা এখন চিতাবাগ দৌড়ায় ঘন্টায় একশো মাইল আর জাপান রেল তৈরি করেছে ঘন্টায় সাড়ে তিনশো মাইল চলতে পারে এমনি ভাবে মানুষ জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমে প্লেন তৈরি করে এবারে পাখির চেয়ে বেশি উঠতে পারে মানুষ জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমে সাবমেরিন তৈরি করে মানুষেরা তিমি মাসের চেয়ে বেশি সাঁতার কাটতে পারে এমনি ভাবে মানুষ জ্ঞান বুদ্ধির মাধ্যমে যেই সাপ মানুষকে দংশন করলে মানুষ মরে যায় সেই সাপকে গর্তের থেকে টেনে বের করে ওর দাঁত ভেঙ্গে তারপরে ওকে দিয়ে সাপ খেলা দেখায় পয়সা কামাই করে নাস্তা করে আল্লাহ রব্বুর আলমিন কোরআনুল কারিমে স্পষ্ট করে দিয়েছেন আমি মানব জাতিকে এই সব দিক দিয়ে বুদ্ধি দিয়ে মানব জাতিকে এই সব বিবেচনায় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ করি নাই শ্রেষ্ঠ করেছি বিবেক বুদ্ধি দিয়ে এই জন্য মানুষকে বাধ্য করে নাই কোরআন বলছে এবারে যার মনে চায় সে ইমান আনুক আর যার মনে চায় কুফুরি করুক এখতিয়ার তাকে দেওয়া হয়েছে কোরআন বলছে আমি মানুষকে পথ দেখিয়ে দিয়েছি এটা ভালো পথ এটা খারাপ পথ এটা মানুষের জন্য মঙ্গল এটা অমঙ্গল সব কিছু বাতলে দেওয়া হয়ে হয়েছে এবারে মানুষকে আমি বিবেক দিয়েছি জ্ঞান দান করেছি সেই জ্ঞানের মাধ্যমে তারা আমার হুকুমকে চেনে নিবে আমার বিধানকে মেনে চলবে কোরআন বলছে দুইটা রাস্তা আমি দেখিয়েছি এভাবে মানুষ দুইটা দলে ভাগ হয়ে যায় কয়টা দলে ভাগ হয়ে যায় কোরআন বলছে ওয়াসহাবুল ইয়ামিন এক দলের নাম হচ্ছে ডানপন্থী আর এক দলের নাম কি ওয়াসহাবুল সিমাল বামপন্থী এক দলের নাম কি ডানপন্থী এক দলের নাম কি এখন তো কতগুলা মানুষ এটা জানে না যে বামপন্থী কোরআনে লেখা আছে এরকম এরা বলে যে বামপন্থী নিজেদের দাবি করে যে লোকগুলো নিজেদেরকে বামপন্থী দাবি করে আল্লাহ রাব্বুল আলমিন বামপন্থীদের স্থান কোথায় নির্ধারণ করেছেন এখন বর্তমানে অনেক লোকেরা নিজেদেরকে বামপন্থী বলে গৌরব করে ফখর করে আর দুনিয়াতে এখন দুই রকম লোক আছে একদল লোক আছে দুনিয়ায় যদি কোনো বড় মর্যাদা লাভ করতে চায় নাম করতে চায় তার জন্য সহজ হচ্ছে আল্লাহকে গালি দেওয়া রাসুলকে গালি দেওয়া অথবা ইসলামের বিরুদ্ধে নাটক লেখা কোনো বই লেখা ঠিক কিনা অমুসলমান জাতি আল্লাহ রব্বুল আলমিন সব গুণাকে ক্ষমা করে দেন কিন্তু সিরেকের গুণা ক্ষমা করেন না এবং মোরতাদকেও ক্ষমা করা হয় না শরিয়াতে সই হাদিসে বলা হয়েছে মান বাদ্দালা দিন আহু যেই ব্যক্তি তার দিন বদলায় তাকে কতল করে ফেলো কার নির্দেশ আল্লাহ রসুলের নির্দেশ আল্লাহর নবী মক্কা বিজয় করলেন আমি ভূমিকায় কিছু কথা বেশি বলছি কারণ হচ্ছে যে সামনে জরুরি কথা আছে মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী যখন মক্কায় ঢুকলেন দশ হাজার তরবারি আল্লাহর নবীর অপেক্ষায় রয়েছে একটু যে হুকুম দেওয়া হয় তাহলে সব কুফফাদের গরদানগুলো পড়ে যায় মক্কার লোকের অপেক্ষায় রয়েছে ভাগ্যের কি ফয়সালা হয় এই লোকগুলো তারা যারা আল্লাহর নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল এই লোকগুলো তারা যারা সুমাইয়া রাজি আল্লাহ আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছিল এই লোকগুলো তারা যারা সুমাইয়ার স্বামীকে ইয়াসারকে হত্যা করেছিল আম্মারকে কঠোর নির্যাতন করেছে এই লোকগুলো তারা যারা বেলালকে উত্তপ্ত রোদের সময় গরম আগুন নিচে রেখে আঙ্গার রেখে উপরে বালুর উপরে চাপা দিয়ে পাথর চাপা দিয়ে শুয়ে রেখেছে এই লোকগুলো হচ্ছে তারা যারা আল্লাহর নবী যখন নামাজ দাঁড়িয়েছিল শেষদায় গেল উটের নারী বুড়ি আল্লাহর নবীর মাথায় চাপিয়ে দিল সেই লোকগুলো এখন হাতের মুঠোর ভিতরে মক্কা বিজয়ের সময় সব আল্লাহর নবীর হুকুমের অপেক্ষায় রয়েছে দশ হাজার তরবারি উন্মুক্ত রয়েছে একটা হুকুম দিলে মক্কার এই কুফফাদের ফয়সলা হয়ে যায় আল্লাহর নবী সেদিন মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করলেন অমক্কার লোকেরা আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ কামনা করছো আশা করছো একটু জিজ্ঞেস করলে কথা বলার সুযোগ পেলে মুক্তির সাহস হয় এবারে তারা সাহস পেলে বলল আমরা একজন উত্তম ভাইয়ের থেকে উত্তম চাচার থেকে যে আচরণ কামনা করা হয় তাই করছি আমরা অন্যায় করেছি আমরা ভুল করেছি এখন আমরা ক্ষমা প্রার্থী আমরা তোমার থেকে উত্তম আচরণ কামনা করছি আল্লাহর নবী সেদিন বলেছিলেন আমি সে কথাই বলবো যা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহালাম যখন তার ভাইদেরকে হাতের মুঠোর মধ্যে পেলেন যখন তার ভাইয়েরা তার কাছে এসে আত্মসমর্পণ করল তখন তিনি বলেছিলেন আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই আমার কোনো প্রতিশোধ দেওয়ার ইচ্ছা নেই এদ হাবু আংতুমুত্তুলাকা আমি বলছি তোমরা এখন সবাই স্বাধীন তোমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হলো মক্কার এই বিজয়ের দিনে এই সাধারণ ক্ষমতার দিনে ক্ষমার দিনে আল্লাহর নবী সাধারণ ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করেছেন বোঝা গেল ক্ষমতায় গিয়ে ক্ষমতায় গিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা এটা বড় গুণ না ক্ষমা করে দেওয়া বড় গুণ যদি শিখতে চাও আল্লাহর নবীর থেকে শিখে নাও মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী সাধারণ ক্ষমা ঘোষণা করলেন কিন্তু কয়েকটা লোককে প্রায় চোদ্দ জন লোককে এই সাধারণ ক্ষমার আওতায় আনা হয় নাই তার মধ্যে একটা লোক ছিল এবনে খতাল কি নাম এই লোকটার কি অপরাধ ছিল এই লোকটা কাজ করেছিল মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেছিল পরবর্তীতে মোরতাদ হল এরপরে আল্লাহর নবীর বিরুদ্ধে গান গাওয়ার জন্য দুইটা নর্তুকি কিনেছিল এই দুইটা নর্তুকি কিনে দুইটা নারী কিনে নাচাতো আর গান গাওয়া তো আল্লাহর নবীর হেজু করার জন্য বদনাম করার জন্য এজন্য যখন মক্কা বিজয় হল মক্কা বিজয়ের সময় আল্লাহর নবীকে বলা হল ইয়ারসুল আল্লাহ ওই এমনে খতাল আল্লেখুন বি আস্তারিল কাবা এবনে খতাল কাবার গিলাপ ধরে ঝুলি আছে ওখানে তো নিরাপত্তা দেওয়া হয়েছে ওয়ান দখলা কানা আমিনা যে খানায় কাবা মক্কার হারামে প্রবেশ করে সে ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া হয় এখন এবনে খতালকে আমরা কি করতে পারি আল্লাহর রসুল সাল্লাম বললেন ফক্তুলুহু ওই এবনে খতালকে কাবার গিলাপ ধরা অবস্থায় ওখানে থেকে হত্যা করে ফেল বোঝা গেল আল্লাহর নবীকে যারা গালি দেয় আল্লাহকে যারা গালি দেয় এরকম ভাবে আল্লাহকে যারা উপহাস করে মজাক করে তারা সর্বসম্মতি করে মোর্তাদ এবং কাফের তাদের জন্য কোনো ক্ষমা নাই ঠিক কিনা শরিয়াতের স্পষ্ট বিধান এই জন্য বলছি আল্লাহর বিধান আল্লাহর বিধান কয়রকম বললাম তাকবিনী একটা আরেকটা কি তা শ্রী আল্লাহ রব্বুর আলমিন এবারে মানুষদেরকে হুকুম দিয়ে বললেন এই হুকুমগুলো তোমাদের মানা না মানার এখতিয়ার রয়েছে মানলে পরে তোমাদের জন্য পুরস্কার রয়েছে না মানলে তোমাদের জন্য শাস্তির বিধান রয়েছে যদি তোমরা মুসলিম দাবি করো পরিপূর্ণ মুসলিম হও কি হও না অর্ধেক মুসলিম হবে আমরা কি পরিপূর্ণ মুসলিম আছি আসুন একটু দেখাই আল্লাহ রব্বুর আলমিন কোরআনুল কারিমে কিছু বিধান দিয়েছেন মানুষের নিরাপত্তার জন্য কিসের জন্য যেমন কেউ যদি কাউকে হত্যা করে তার বিচার কোরআন বলছে কেসাস কি বলা হয়েছে আলবাব যদি কার্যকর করা হয় তাহলে অন্যায় হত্যা এবং এই যে খুন খারাপি এগুলো কমে যাবে আল্লাহ বলেছেন কেসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন এখন আমরা সে আইনগুলো বাতিল করে তার বিকল্প আইন করলাম কি শাস্তি দেওয়ায় বিভিন্ন মেয়াদে এরপরে আল্লাহ রাব্বুল আলমিন মালের নিরাপত্তার জন্য আইন দিয়েছেন কিসের জন্য মানুষ চোরের ভয়তে ঘুমাতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন বললেন চোর চাই পুরুষ হোক বা নারী হোক যদি চুরি করে এবং শরিয়াতে নির্ধারিত পরিমাণ আছে ওই পরিমাণ যদি চুরি করে তাহলে তার হাত কাটতে হবে আইনটা দিয়েছেন কি এই আইন কার্যকর আছে আমরা আদালত থেকে আল্লাহকে বের করে দিলাম কোরআনকে বের করে দিলাম আল্লাহ রাব্বুল আলমিন যে আইন দিয়েছেন যে বিধান দিয়েছেন অমুসলমান জাতি কোন মুসলমান যদি বলে আল্লাহর আইন এই যুগে চলে না বা আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে সে মুসলিম থাকবে আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের তিন দিনের মাথায় মক্কায় একটা চুরির ঘটনা ঘটল চুরিটা করেছে কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা মখজুম গোত্রের মেয়ে ফাতেমা নাম আল্লাহর নবীর মেয়ের নামে নাম লোকেরা চিন্তা করলো সর্বনাশ এবারে তো কোরআনের বিচার অনুযায়ী হাত কাটা যাবে কোরআশ বংশের বদনাম হয়ে যাবে কিভাবে এই আইন এই শাস্তিটাকে রহিত করা যায় এজন্য সকলেই চিন্তা করল যে আল্লাহর নবীর একটা পালক পুত্র ছিল জায়েদ তার পুত্র ছিল উসামা আদরের নাতি এই নাতির কাছে আমরা বিষয়টা বলবো নাতি গিয়ে নবীর কানে কানে বলবে আর সুর আল্লাহ একটা চুরির বিচার আপনার কাছে আসবে এই বিচারটা করলে কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে তাছাড়া আপনার বংশ তো কোরাইশ বংশ বদনামের ভাগিদার কিন্তু আপনি হবেন একটু খোঁচা দিল এছাড়া মেয়েটার নাম ফাতেমা আপনার মেয়ের নামে নাম ওসামা চিন্তা করলো যে আল্লাহ নবীর কাছে কত কথাই না বলি এটা বলতে অসুবিধা কি আল্লাহর নবীর কাছে গিয়ে বলল ইয়ারসুল আল্লাহি আপনার কাছে একটা বিচার আসবে এই বিচারটা আসবে চুরির বিচার কোরাইশ বংশের বনমাখজুম শাখার একটা মহিলা চুরি করেছে যদি এর হাত কাটা যায় গোটা কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে এজন্য আপনি একটু কাজ করেন এটাকে অন্য কোনো বিচার করা যায় কিনা লঘু বিচার করা যায় কিনা মুসলিম সেবের সই হাদিস আল্লাহর নবী এ কথা শোনার সঙ্গে সঙ্গে চেহারা লাল হয়ে গেল তিনি খুদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন তিনি বললেন ওয়া মুসলমানরা তোমরাও কি সেই এহুদি খ্রিস্টানদের মতো সম্ভ্রান্ত লোকেরা চুরি করলে আল্লাহর আইন বাতিল করত বিকল্প আইন তৈরি করত আর গরিব লোকদের জন্য ওরা আল্লাহর আইন কার্যকর করত তোমরাও কি সেই কাজ করবে জেনে রাখো আজকে কোরাইশ বংশের মেয়ে ফাতেমা নয় আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাও যদি চুরি করত তাহলে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে আমি সেই মা ফাতেমার হাত পর্যন্ত কাটতে দ্বিধা করতাম না জনে বলেন আইনটা দিয়েছেন কে আল্লাহর আইন যদি কোনো ব্যক্তি অমান্য করে সে মুসলমান না কাফের এবারে আসুন আল্লাহর আল্লাহ এবং আল্লাহর রসুল যদি কোনো বিচার করে সেখানে চ্যালেঞ্জ করার সুযোগ নেই আল্লাহর নবীর দরবারে একটা বিচার আসলো একজন এহুদি এবং একটা মুসলমান মুনাফিক মুসলমান বিচার আসলো আল্লাহর নবী ন্যায় বিচারক দুই পক্ষের কথা শুনলেন কথা শুনে ইহুদির পক্ষে বিচারের রায় দিলেন কার পক্ষে কাজী হিন্দুরা খ্রিস্টানরা এদেশে যারা অমুসলিমরা তাদের ভয় করার কোনো কারণ নেই এদেশে যদি ইসলাম কায়েম হয় তাহলে শুধু মুসলমানরাই শান্তি পাবে না বরং এহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যত রকম মানুষ রয়েছে সকলের জন্যই শান্তি প্রতিষ্ঠিত হবে ঠিক কিনা ইতিহাস পড়ুন আল্লাহর নবী সাল আলাইসাল্লামের সাহাবি আলী রবি আল্লাহ তালা আনহু বাজারে গিয়ে দেখতে পেলেন তার লোহার পোশাকটা তার তরবারিটা একজন এহুদির কাছে উনি গিয়ে আমিরুল মমিনিন বিচার দিলেন তার অধীনস্থ কাজী সুরাইহের কাছে কাজী সুরাই বললেন আমিরুল মোমিনকে আপনি সাক্ষী পেশ করুন উনি ওনার ছেলেকে আর ওনার গোলামকে সাক্ষী পেশ করল কাজী বললেন যে ছেলের সাক্ষী বাবার পক্ষে গ্রহণযোগ্য হবে না আর একজন সাক্ষী আনেন আলী বললেন যে আর তো আমার কোন সাক্ষী নেই বলে সাক্ষী যখন নাই তাহলে ওর পক্ষে রায় দিলেন আলবাইন তার মুদ্দাই বলে আলামান আনকার এই বিচারের অনুযায়ী এহুদির পক্ষে রায় চলে গেল এরপর অবশ্যই এহুদি ইসলাম গ্রহণ করেছিল যাই হোক আল্লাহর নবী দুই পক্ষের কথা শুনে বিচার রায় দিলেন এহুদির পক্ষে মুসলমানটা ছিল মুনাফিক সে চিন্তা করল ওমর আব্দুল খত্তাব ইসলামের ব্যাপারে কঠোর কাফের মুস্টেকদের ব্যাপারে কঠোর তার কাছে আমরা একটু বিচারটা নিয়ে যাই আপিল করি তাহলে হয়তো সে আমার পক্ষে রায় দিবে এহুদিকে বলা মাত্র এহুদি আপত্তি করে না কারণ এহুদির বিশ্বাস যেই নবী ন্যায় বিচার করে সেই নবীর ছাত্ররা কোনদিন অন্যায় বিচার করতে পারে না কাজে আমার আপত্তি নেই চলো অমর আব্দুল খত্তাবের কাছে গেল মুসলমানটা গিয়ে বর্ণনা পেশ করলো মামলা দায়ের করলো আপিল করলো মাঝখানে এহদি বলল অমর আব্দুল খত্তাকে উদ্দেশ্য করে এই বিচারটা তোমাদের নবীর কাছে গিয়েছিল তিনি দুই পক্ষের কথা শুনে আমার পক্ষে রায় দিয়েছেন কিন্তু তোমার এই মুসলমান ব্যক্তি মানতে রাজি হয় নাই বলে তোমার কাছে আপিল করেছে ওমর আব্দুল হত্যা বলেন তাই নাকি এবারে ঘরে গেলেন উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন এরপরে বললেন আল্লাহর নবীর বিচারের পরে যেই ব্যক্তি অমর আব্দুল খত্তাবের দরবারে আসে বিচারের আপিল করার জন্য সেই ব্যক্তির বিচারটা এভাবেই করা হয় এই বলে তরবারি আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেললেন বিষয়টা এখানেই শেষ হয় নাই এবারে ওই লোকের আত্মীয় স্বজনরা গেল আল্লাহর নবীর কাছে গিয়ে বলল আল্লাহি যদি কোনো ব্যক্তি মামলার রায়ের আপিল করে তাহলে তাকে হত্যা করা যায় কিনা এটা তো সহজ কথা যে আপিল করলে হত্যা করা যায় নাকি আপিল করলে হত্যা করা যায় না এবারে তারা বলল তাই যদি হয় তাহলে শুনুন অমর আব্দুল খত্তাব কেন আমাদের অমুককে হত্যা করেছে আপিল করার কারণে আপনি বিচার রায় দিয়েছিলেন সেই বিচারের পরে আবার অমরের কাছে গিয়েছিল আপিল করার জন্য অমর কোনো কথা না শুনে বরং তাকে হত্যা করে দিল আমরা হত্যার বদলায় হত্যা চাই অমরকে কেসাস হিসেবে হত্যা করতে হবে কি কঠিন অবস্থা আল্লাহর নবী সাল্লাম বলেন অমর কি এমন কাজটা করতে করে ফেলল বারবার তিনি এমন কথা বারবার দোহরাচ্ছিলেন এর মধ্যে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল যখন আল্লাহ এবং আল্লাহর নবী কোন ফয়সালা করেন কোন বিচার করেন তখন কোনো মমিনার মমিনার জন্য পুরুষ নারীর জন্য অধিকার থাকে না সেখানে অন্য কোনো কিছুর ইচ্ছা করার বোঝা গেল ওমর আব্দুল খত্তাবের কাছে এই আপিল করার কারণ লোকটা হত্যার উপযুক্ত হয় নাই বরং বিচারটা করেছিলেন কে আল্লাহর রসুল বিচার করেছিলেন যেহেতু আল্লাহর রসুলের সঙ্গে চ্যালেঞ্জ করেছে এই জন্য সে মোরতাদ হয়েছে আর মোরতাদের শাস্তি হচ্ছে কি কতল সেজন্য কতল করা অন্যায় হয় নাই যতক্ষণ না তারা নিজেদের পরস্পরে ঝগড়া বিপদ ফাসাদ যা কিছু হয় এর নিষ্পত্তির জন্য আপনাকে বিচারক না বানায় কোরআন সুন্নার কাছে বিচারের জন্য না যায় এরপরে খালি বিচার নিয়ে গেলেই চলবে না আপনি যে বিচার করবেন সেই বিচার তারা মেনে নিবে এবং তাদের মনের মধ্যে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকবে না এরকম না মানা পর্যন্ত সে মমিন হতে পারে না বোঝা গেল আল্লাহর কোন বিধান যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকবে এবারে আসুন আল্লাহ চোরের হাত কারা বিধান দিলেন আমার জাতি বলল চোরের হাত কারার বিধান এই যুগে চলে না এটা বর্বর আইন আল্লাহ রাব্বুল আলমিন মদকে হারাম করেছেন কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম শাইতান ফাজতানিবুহু নিশ্চয় জেনে রাখো মদ জুয়া মূর্তি লটারি এই সবগুলো শয়তানের কাজ কার কাজ ফাজতানিবুহু এর থেকে সম্পূর্ণভাবে দূরে থাকো কে বলেছেন আমার জাতি বলল যদি মদের লাইসেন্স থাকে তাহলে অবৈধ নয় লাইসেন্স না থাকলে পরে অবৈধ হল অমুসলমান জাতি আল্লাহ যেটাকে অবৈধ করে দিয়েছেন আল্লাহ যাকে নিষেধ করে দিয়েছেন আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন এটা যদি কোনো ব্যক্তি লাইসেন্স দিয়ে বৈধতা দেয় অধিকার দেয় সে ব্যক্তি মুসলমান থাকবে এমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমকে জেনা কোরআনুল করিমের জেনা বেবিচারকে হারাম করেছেন কোরআন বলছে তোমরা জেনাবে বিচারের কাছেও যেও না এটা বড় খারাপ কাজ জেনাবে বিচার হারাম করেছেন কে এবারে আমার জাতি বলল পতিতালয়ের যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ ওদেরকে বেশা বলা যাবে না ওদের নাম যৌন কর্মী ওদের নাম কি যৌন কর্মী বলে হালাল করে দেওয়া হলো জেনা হারাম করেছেন কে এখন যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো জাতি আল্লাহর হারাম কৃত জেনাকে লাইসেন্স দিয়ে বৈধতা দিয়ে দেয় সে ব্যক্তি মুসলমান থাকবে আরো সামনে চলুন আল্লাহ বলেছেন সুদ হালাল না হারাম কোরআন বলছে আল্লাহ ব্যবসাকে হারা হালাল করেছেন সুদকে করেছেন হারাম এরপরে বলেছেন হে ইমানদারগণ তোমরা যারা আল্লাহর প্রতি ইমান এনেছ আল্লাহকে ভয় করো আমিনার তোমরা যদি মোমেন হয়ে থাকো কোরআনের বাণী শোনার সঙ্গে সঙ্গে যত বকেয়া সুদ আছে যত পাওনা সুদ আছে সমস্ত সুদ বর্জন করো যদি মমিন হয়ে থাকো যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন করতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও কার সঙ্গে যুদ্ধ অমুসলমান জাতি সুদকে হারাম করেছেন কে আল্লাহ এখন যদি মুসলমানরা মনে করে সুদের লাইসেন্স থাকলে বৈধ আমাদের আইনে প্রচলিত আইনে সুদ হারাম কোনটা অবৈধ কোনটা গ্রামের ওই যে লোকেরা দশ টাকা সুদ দেয় ওটা অবৈধ কারণ ওর লাইসেন্স নাই আর যদি ব্যাংকে সুদ হয় এগুলো কি বৈধ এরকম ভাবে জমি জমার বন্টন বন্টন করেছেন কে কোরআন বলছে ইউসিকুমুল্লাহু ফি আউলাদিকুম আল্লাহ তারা তোমাদেরকে ওসিয়াত করছেন তোমাদের সন্তানদের ব্যাপারে একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইন দিয়েছেন কে এখন যদি কোনো ব্যক্তি বলে আপত্তি করে আল্লাহ তারা নারীদেরকে ঠকিয়েছেন সে আপত্তি করলো কার বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি আপত্তি করে বলে এটা ঠিক করে নাই ভুল করেছে আল্লাহর ভুল ধরে সে মুসলমান না কাছে নারীদের পর্দার বিধান দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে বলুন এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন পর্দা করে না হেজাব করে না কে বলেছেন পর্দার বিধান দিয়েছেন কে এখন যদি কোনো মানুষ মনে করে পর্দা করতে বাধ্য করা যাবে না পর্দার জন্য জোর করা যাবে না সে ব্যক্তি চ্যালেঞ্জ করলো কার সঙ্গে শয়তান কাফের হয়েছিল কি আদমকে সেজদা না করার কারণে নাকি আল্লাহর বিধানের সামনে যুক্তি পেশ করার কারণে একটু ক্লিয়ার করে দিই আদমকে আল্লাহ রাব্বুল আলমিন হুকুম দিলেন আদম তুমি খবরদার জান্নাতে থাকো এখানে বসবাস করো অকুলা মিনহা তুমা যা মনে চায় তা খাও কিন্তু খবরদার এই নির্দিষ্ট গাছের কাছেও যাবে না আদমকে আল্লাহ রব্বুল আলম বলেন এই গাছ খাবে না এই ফল খাবে না অপরদিকে কি বলল আদমকে সেজদা করো দুইটা হুকুম করা হলো ঠিক কিনা আদম আল্লাহর হুকুম রক্ষা করতে পারে নাই ইবলিস রক্ষা করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন আদমকে জিজ্ঞেস করলেন আমি তোমাকে হুকুম দিয়েছিলাম খবর এই গাছের কাছেও যাবে না কেন তুমি এই গাছের কাছে গেলে ফল খেলে আদম কোন যুক্তি পেশ না করে তর্ক না করে সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করলেন কালা আমি অন্যায় করে ফেলেছি জুলুম করে ফেলেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব জাহান্নামি হয়ে যাব মেহরবানি করে আমাকে ক্ষমা করে দাও আদম ক্ষমা চাইল আল্লাহ আল্লাহ ক্ষমা করেছেন কিনা ঠিক তেমনি ভাবে ইবলিসকেও আল্লাহ তারা জিজ্ঞেস করে ইবলিস আমি যখন হুকুম করেছি আমি যখন আদেশ করেছি আদমকে শেষদা করো তুই কেন আদমকে শেষদা করলি না ইবলিস যদি বলতো আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি মাফ করতেন কিনা কিন্তু ইবলিস তা করেছে বোঝা গেল ইবলিস শেষদা না করে কাফের হয় নাই কাফের হলো কি কারণে শুনুন সামনে কি বলছে ইবলিস বলল আনা খৈরুম মিনহু ইবলিস বলল আল্লাহ আমি তো আদমের চেয়ে ভালো আদমের চেয়ে উত্তম তার মানে তোমার হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই উচিত ছিল আদম আমাকে চেষ্টা করবে তা না করে উল্টে বললা তোমার হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে নিচে জ্বালালেও সে ঊর্ধ্বে চলে আসে আর মাটির গতি হলো নিম্নে উপরে ছুঁড়ে মারলেও নিচে চলে আসে সুতরাং যুক্তির কথা হলো আদম আমার সামনে নত হবে আমি আদমের সামনে নত হওয়া যুক্তির কথা নয় যুক্তি পেশ করলো প্রথম যুক্তিবাদীকে প্রথম যুক্তিবাদীকে প্রথম বুদ্ধিজীবীকে বোঝা গেল যেই সমস্ত বুদ্ধিজীবীরা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি পেশ করে আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেয় সেই যুক্তিবাদী এবং সেই বুদ্ধিজীবীদের প্রথম লিডারকে শয়তান শয়তান কোথায় যাবে আল্লাহ রাব্বুল আলমিন শয়তানকে বলেন বহিষ্কার হও এখান থেকে তোমার এখানে থাকার অধিকার নেই ও আমার জাতি শয়তান যেমনি ভাবে আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করেছে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি পেশ করার কারণে কাফের হয়ে গেল এখনো যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধানকে অস্বীকার করে আল্লাহর বিধানকে অস্বীকার করে সে মুসলমান না কাফের আমরা উজুভঙ্গের কারণ জানি গোসল ভঙ্গের কারণ জানি রোজা ভঙ্গের কারণ জানি নামাজ ভঙ্গের কারণ জানি ইমান ভঙ্গের কারণ কেউ জানা আছে ইমান ভাঙ্গে না নাকি মুসলমান একবার হলে আর জীবনে ইসলাম থেকে সরে যায় না যত আল্লাহকে গালি দেব জেনে রাখুন যদি কোনো ব্যক্তি আল্লাহকে গালি দেয় অথবা আল্লাহকে নিয়ে উপহাস করে আল্লাহর নবীকে গালি দেয় অথবা কোরআনের বা হাদিসের দ্বারা প্রমাণিত স্পষ্ট কোন বিধানকে নিয়ে উপহাস করে মজাক করে অমান্য করে সে ব্যক্তি সর্বসম্মতিক্রমে কাফের সে ব্যক্তি কি মনে করুন রোজা না রাখলে কাফের হয় না একজন লোক রোজা বিশ্বাস করে আল্লাহ ফরজ করেছেন কিন্তু সে রোজা রাখে না এই ব্যক্তিকে আমি কাফের বলেছি বোঝার চেষ্টা করুন তাকে আমি কাফের বলি নাই একজন লোক রোজা রাখে না কিন্তু বিশ্বাস করে রোজা রাখা উচিত আল্লাহর বিধান মানা উচিত ফরজ এটা বিশ্বাস করে কিন্তু শয়তানের ধোকায় পরে রোজা রাখতে পারে নাই তাকে আমি কাফের বলেছি তাকে কাফের বলি নাই তবে যদি কোনো ব্যক্তি বলে রোজা রেখে পাই রাখি নামাজ পড়ে ঢেকিতে রোজা রাখে বাদুরে শরিয়াত পালন করেন পাইলাটা কি এরকম যদি উপহাস করে সে ব্যক্তি মুসলমান না কাফের আল্লাহর কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে অথবা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কোন বিষয়কে যদি সে অন্য অর্থ করে সে ব্যক্তি মুসলমান না কাফে এবারে আসুন একদল তো বললাম শাসক আর দল হচ্ছে যাজক যুগে যুগে দুই দল লোকে ইসলামের ক্ষতি করেছে সর্বনাশ করেছে কয় দল লোক একদল কারা শাসকেরা ফেরাউনেরা যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে বিরোধিতা করেছে তাদের এক সাইজ এতক্ষণ আলোচনা করলাম তারা আল্লাহর বিধানকে আর কোরআনের বিধানকে ঢুকিয়ে দিয়েছে মসজিদে আদালতে চলবে না ব্যাংকে চলবে না বঙ্গভবনে চলবে না সংসদে চলবে না আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন মুসলমান যদি ইসলাম গ্রহণ করে থাকো মুসলিম হয়ে থাকো তাহলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো নাকি অর্ধেক ডুবলে চলবে আল্লাহ বললেন পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে আর এই রাজনীতিবিদরা বলল পরিপূর্ণ দরকার নাই কিছু মানলে চলবে শুক্রবারে মসজিদে যাই ঈদের নামাজে হাজির হই আর জানা যায় হাজির হই ওই দিন নতুন পাঞ্জাবি পরি এটি তো মুসলমান হওয়া যায় আর আদালতে ইসলাম মানার দরকার কি যারা কোরআন শরীফকে মসজিদে ঢুকিয়ে দিল আর সমাজ জীবন রাজনীতির জীবন থেকে কোরআনকে অস্বীকার করলো অমুসলমান চিৎকার মেরে বলো তারা মুসলমান না কাফে বুঝে শুনে বলেন তোরা না বুঝে বলেন আবার অমুসলমান এই একদল লোক পরিষ্কার হতে হবে ইসলামে প্রবেশ করবো পুরোপুরি না অর্ধেক পুরাপুরি প্রবেশ করতে হবে যুগে যুগে এরকম এক দল লোকেরা ইসলামকে ক্ষতি করেছে এই দলের জন্য দরকার ছিল কিছু ফতুয়া দেওয়ার মতো আলেমের এবারে সেই আলেমদের তৈরি করা হল এই বিভিন্ন পীরদের তৈরি করা হল আমেরিকা এদের জন্য রিপোর্ট তৈরি করেছে এদেরকে তারা সাহায্য করছে এবারে আসুন তাদেরকে নিয়ে আমরা কিছু আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে স্পষ্ট করে দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোন দিন চলবে না ওরা বলে ধর্ম নিরপেক্ষতায় কোনো অসুবিধা নাই সেকুলার মুসলিমদের নাম কি মুসলমান তিন রকম করকম একদল হচ্ছে সেকুলার এতক্ষণ যাদের কথা বললাম ধর্ম নিরপেক্ষ কয়ে যে আল্লাহ তারাও তো ধর্ম নিরপেক্ষ কি সুন্দর কথা কে ধর্ম নিরপেক্ষ কোরআনে আছে কি আছে লাকুম দিন দিন এইটা কি ধর্ম নিরপেক্ষতার জন্য ধর্মপক্ষে লাকুম দিনকুম তো বরং স্পষ্ট ধর্মের পক্ষে লাকুম মানে তোর জন্য তোর ধর্ম আমার জন্য আমার ধর্ম তুই তোর ধর্মের পক্ষে আর আমি আমার ধর্মের পক্ষে এটা কি ধর্মের নিরপেক্ষ না ধর্মের পক্ষে লাকুম দিন হুকুম তোমাদের জন্য তোমাদের ধর্ম আমার জন্য আমার ধর্ম মৃত্যু পরে কবরে জিজ্ঞেস করবে মা দিন উকা তোর দিন ছিল কি তখন কি বলবে আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ ফেরেস তারা ছাড়বে পিটানের ঠেলায় একেবারে সত্তর গজ নিচে নিয়ে যাবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিম বলেছেন ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন কি আল্লাহ বললেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম আর এরা বলল ইসলাম না মানলেও চলবে সেকুলার মুসলিম আল্লাহ রাব্বুল আলমিনকে আবার জিজ্ঞেস করি আল্লাহ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ গ্রহণ করে তাহলে চলবে কিনা আল্লাহ তালা কোরআনে পরিষ্কার বলছেন সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত অমাইয়াবতাগি গায়রাল ইসলামে দিনান বিনহু যদি কোন ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন অন্য কোন জীবন ব্যবস্থা অন্য কোন বিধান তালাশ করে পরকালে মুক্তির জন্য বা দুনিয়ার শান্তির জন্য আল্লাহ তারা বলছেন ফাল্লাইকবালা মিনহু তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না আল্লাহ তারা বললেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন মতে যদি কোন ব্যক্তি মুক্তি তালাশ করে শান্তি তালাশ করে তার কিছুই গ্রহণযোগ্য হবে না আর আমাদের দেশে একদল পীর বের হয়েছে যারা বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা যেখানে আছে ওইখানে বসে স্ব ধর্ম পালন করলে পরকালে নাজাদ পেতে পারে জোরে বলেন নওয়াজ এই পীরদের বই আমার হাতে আছে মাঝবান্ডার যান আটরশি যান চন্দ্রপাড়া সুরেশ্বর দেওয়ানবাগি এই প্রত্যেকটা পীরের আকিদে বইতে লেখা আছে তাদের কাছে হিন্দুদেরকে সবক দেয় খ্রিস্টানদেরকে সবক দেয় যার যার ধর্মে বসে ধর্ম পালন করলে পরকালে মুক্তি পাওয়া যাবে এই জন্যই তাদের দরবারে হিন্দুরা যায় ঠিক কিনা খ্রিস্টান যায় বৌদ্ধ যায় সব ধর্মের লোকদের জন্য ওপেন রয়েছে আর লেখো ধর্ম বর্ণ নির্বিশেষে কি লেখে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম দাওয়াত দিয়েছিলেন কিসের দাওয়াত সেখানে কি নিরপেক্ষ ছিল না বলেছিলেন সব ধর্ম মুক্তি পাবে আসুন এবারে কোরআন থেকে আমরা আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম স্পষ্ট করে দিয়েছেন والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء অনেক সময় কাফেররা ভালো কাজ করে না কেমন করে দান করে সৎকা করে এই জন্য আমাদের এই সেকুলাররা কি হয়ে যায় বিভ্রান্ত হয়ে যায় আরো পীরেরা তার পক্ষে আছে পীরেরা ফতো দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই আল্লাহ রাব্বুল আলমিন বলছেন নূরের উনচল্লিশ নম্বর আয়াত যারা কাফের তাদের যত ন্যাক দান খয়রাত সৎকা জিকির এবাদত তারা যা কিছু করুক না কেন এই সবগুলো হচ্ছে মরিচিকা সবগুলো কি তা সারাবিন সারাব বলা হয় বালুর ময়দানে দুপুর রাত রৌদ্রের সময় তাকালে পরে থই থই করে পানু পানি মনে হয় পানির সাগর ওখানে গেলে পানি পাওয়া যায় হ্যাঁ। আল্লাহ তারা বলছেন তৃষ্ণার্থ লোকেরা মনে করে পানি হাত্তা যখন তৃষ্ণার্ত লোকটা দৌড়ে গিয়ে সেখানে হাজির হয় লামিয়া জিদু হুসাইয়া ওখানে সে পানি পায় না কিছুই পায় না আল্লাহ তারা বলছেন যারা কাফের তাদের যত ন্যাক আমল আছে এই সমস্ত ন্যাক আমলগুলো মরিচিকা সবগুলো কি পরকালে কিছুই পাবে না এরপরেও জ্বলন্ত উদাহরণ রয়েছে আমাদের সামনে আল্লাহর নবীর চাচা আবু তালেব ইসলামের পক্ষে কাজ করেছে কিনা নবীকে সাহায্য করেছে কিনা যখন পুরা মক্কার কাফেররা আল্লাহর নবীকে হত্যা করতে চাইল আবু তালেব নবীকে আগলে রাখলো মক্কার সব লোক যখন নবীকে বয়কট করলো আবু তালেব নবীকে পাহারাদারি করলো ওই আবু তালেব যে বলে দিয়েছিল যখন মক্কার কুফররা তাকে নির্যাতন করতে উদ্যত হল আবু তালেব স্পষ্ট বলে দিয়েছিল তোমার যত মনে চায় তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও জেনে রাখো আমি আবু তালেবের দেহের সঙ্গে রুহু থাকা পর্যন্ত একটা লোক তোমার কোনো ক্ষতি করতে পারবে না কে বলেছে আবু তালেব জানিয়ে দিল স্পষ্ট বলে দিল এই আবু তালেব সারা জীবন নবীর পক্ষে ছিল কিনা তিন বছর পর্যন্ত অবরুদ্ধ ছিল ঠিক কিনা কিন্তু ইসলাম গ্রহণ করেছিল আসুন এই পীরদের কথা ঠিক কিনা দেখি আল্লাহর নবী মৃত্যুর সময় গিয়ে তালেবের মাথার কাছে বসলেন আর বললেন চাচা তুমি সারা জীবন আমার খ্যাতমত করেছ আমার সঙ্গে কাজ করেছ আমার উপকার করেছ তিন বছর পর্যন্ত তুমি অবরুদ্ধ ছিলে এবারে খালি বলো লাইলাহা ইল্লাল্লাহ এটা ছাড়া তোমার জন্য আমি কোন উপকার করতে পারবো না লাইলাহা ইল্লাল্লাহ হচ্ছে চাবি এটা ছাড়া জান্নাতের তালা খুলবে না লাইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এক এছাড়া যত শূন্য তুমি লেখবে যত আমল করেছ সব শূন্য এক লক্ষ শূন্য যদি কেউ লেখে শূন্য শূন্য শূন্য কোনো মূল্য আছে এবার যদি একটা এক লেখা হয় তারপরে এক শূন্য দেয় কত হবে দুই শূন্য দিলে কত হবে চাচা তুমি সারা জীবন যত কাজ করেছো সবগুলো শূন্য তুমি যদি এবারে এক লাগাও আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এতটুকু তোমাকে বলতে হবে এতটুকু না বললে আমি কোনো উপকার করতে পারবো না চাচা তুমি বলো আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বললে আমি সুপারিশ করতে পারবো চাচা বলার জন্য তৈরিও হলো সব জানতো কিন্তু মক্কার নেতারাও ছিল তারা বলল শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করবা আমরাও যখন হকের কথা বলি একদল লোক বলে বাপ দাদার যুক্তে করে আসলাম খেয়াল রাখবেন কথাটা কারণ পরে আসতেছি এইসব বিষয়ে এরপরই প্যাস লাগবে এখনো প্যাস লাগে না আপনাদের সাথে ও আমার ভাইয়েরা মক্কার কুফাররা পাশে বসে বলল সারা জীবন যে ধর্মের উপরে ছিলাম বাপ দাদার যুগ থেকে যা করলাম এখন বুঝি সেগুলো বাদ দিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলে তা মানবো আর বাপদাদা কি ভুল করেছে এত বড় লোকেরা ভুল করেছে এত বড় পিসাব এত বড় বুজুর্গ এরা কি কম বুঝেছে এরা কি বুঝে নাই উনি একাই বুঝলো এই সব কথা বলে আবু তালেবকে উস্কানি দিল আবু তালে ব্যবস্থায় মারা গেল ইসলাম গ্রহণ করার সুযোগ আর হল না এবারে দেখি আবু তালেব জান্নাতি না জাহান্নামি পীরের কথা সঠিক না আল্লাহ কি বলেন আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন হাদিস শরীফ খুলে দেখুন পরিষ্কার বলা হয়েছে আল্লাহ রসুল বললেন আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করব মালাম উনহা মিনাল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষিদ্ধ না করা হবে নবী দোয়া করতে লাগলেন কে দোয়া করছেন আল্লাহর নবী স্বয়ং দোয়া করতে লাগলেন সঙ্গে সঙ্গে কোরআন শরীফের সুরায় পাসাসের আয়াত নাজিল হয়ে গেল হে নবী আপনি যাকে পছন্দ করবেন আপনি যাকে ইচ্ছে করবেন আপনার চাচা আপনার ভাতিজা আপনার আপনজন আপনার বংশের লোক আপনার নিকটাত্মীয়জন আপনি যাকে পছন্দ করবেন তাকে হেদায়ত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই ওয়ালা বরং আল্লাহ তারা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবীকে আল্লাহ তারা সাফ জানিয়ে দিলেন হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন আপনি যাকে পছন্দ করবেন আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়ত দিয়ে দিবেন তাকে একেবারে মুক্তি দিয়ে দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই হেদায়ত দেওয়ার মালিককে মুসলমান আল্লাহর নবী যখন হেদায়ত দেওয়ার মালিক না এর পরে যদি কোন পীর বলে সে হেদায়ত দিয়ে দিবে তরাইয়া নিবে পার করে নিবে সেই ব্যক্তি পীর না শয়তান সেই ব্যক্তি আল্লাহর অলি না শয়তানের অলি অলি ঠিক তবে কার অলি কারে শয়তান মি কুনি নামত ওলি কারে শয়তান মি কুনি নামত ওলি গর ওলি নস্তলানত গবর ওলি শয়তানের মিশন কা পাকা করছো ইহুদি খ্রিস্টানদের মিশন নিয়ে ময়দানে নেমেছো আর বলো আল্লাহর ওলি এর নাম যদি আল্লাহর ওলি হয় তাহলে শয়তানের ওলি কারা শয়তান ওলি আর আছে কেউ আল্লাহ তারা বললেন নবীকে এরপরে বললেন হে নবী আর আপনার চাচার জন্য দোয়াও করতে পারবেন না মা কান আলিন আমানু মুশরিকিন কোন নবীর জন্য এবং কোন মমিনের জন্য উচিত হবে না কোন মুশ্রিকের জন্য দোয়া করা ওলাও কান উমিন উলি করবা যদি হোক না সে অত্যন্ত নিকটের লোক চাচা আপন চাচা তারপরেও দোয়া করা যাবে না নবীকে নিষেধ করে দোয়া করার জন্য অমুসলমান জাতি আল্লাহ রব্বুর আলমিন নবীকে দোয়া করতে বারণ করলেন আবু তালেব জান্নাতি না জাহান জাহান্নামের সবচেয়ে নিম্ন আজাবকার এই আবু তালেবের আবু তালেব তো ইসলামের জন্য অনেক কিছু করলো সব বুঝত কিন্তু ইসলাম গ্রহণ না করার কারণে জান্নাতি না জাহান্নামি স্পষ্ট হয়ে গেল যত ন্যাকামল করুক না কেন যত যা কিছু করুক না কেন জিকির করো তসবি করো তাহালিল করো পীরের সবক আদায় করো যতক্ষণ পর্যন্ত কালেমাত শাহাদা আশাহাদু আল্লাহ ইহ্লাহ বলে ইসলামে প্রবেশ না করবে অতক্ষণ পর্যন্ত মুক্তির কোন পথ আছে এবারে পীর বলল পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই ওদের ধর্মে ওদের কাছে হিন্দুও যায় বৌদ্ধও যায় খ্রিস্টান যায় অবসমান চিৎকার মেরে বলো এই ব্যক্তি পীর না শেতান ওরা দাবি করে আল্লাহর ক্ষমতা ওদের হাতে চলে আসেছে এজন্য কিছু হাদিস তৈরি করেছে আল্লাহর ধন রসুলকে দিয়ে গান গায় আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছেন খালি হয়ে রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে চিৎকার মেরবার নাউজবিল্লাহ কোন মুসলমান যদি বলে আল্লাহ তালার দেওয়ার মালিক না দেওয়ার মালিক পীর বাবা সে ব্যক্তি মুসলমান না শয়তান সে ব্যক্তি পীর না শয়তান আল্লাহর অলি না শয়তানের অলি এগুলো ভালো করে স্পষ্ট হওয়া দরকার আছে এই লোকগুলো নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না কয় যে হজ করবো কি কাবা শরীফ তো এদের বাড়িতে চলে আসে দেওয়ানবাগি লিখেছে আল্লাহ রসুল এবং বরফির আব্দুল কাদের জেলানি এরা সব ওর দেওয়ানবাগ দরবারে আসছে এবং বলছে আল্লাহ তালা ফেরেস তাদেরকে যে দেওয়ানবাগের মাহফিলে যারা আসছে এদের সবার তালিকা তৈরি করো এবং সবার জন্য বেহেস্ত এরপরে আল্লাহ মিছিল নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ মিছিল করছেন দেওয়ানবাগি জিন্দাবাদ অমুসলমান জাতি এরা হজ করে না কেন কাবা শরীফ বাড়ির কাছে চলে এসেছে আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার করে দিয়েছেন আল্লাহর নবী একবার মদিনার থেকে সাহাবায়কেরামদেরকে নিয়ে ওমরা করার জন্য মক্কার দিকে সফর করলেন হোদাইবিয়া নামক জায়গা পর্যন্ত আসলেন খুব ভালো করে শুনবেন হোদাইবিয়া পর্যন্ত আসলেন এরপরে মক্কার কুফাররা বাধা দিল আল্লাহর নবী বিষয়টা বুঝালেন মক্কার কুফারদেরকে যে আমরা ওমরা করতে এসেছি আমরা যুদ্ধ করতে আসি নাই ওসমানকে পাঠালেন মক্কার লোকদেরকে বুঝাবার জন্য তুমি গিয়ে বুঝাও আমরা ওমরা করতে এসেছি আমাদের সঙ্গে এহরাম পরা আছি আমরা কোরবানির জানোয়ার রয়েছে আমরা যুদ্ধ করতে আসি নাই মারামারি করতে আসি নাই মক্কার লোকেরা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে উদ্দেশ্য পরীক্ষা করা মুসলমানদের শক্তিরা কেমন এই পরীক্ষা করে না এখনো মক্কার তুফাররা যেরকম ভাবে মুসলমানদের ইমান পরীক্ষা করেছে বর্তমানে বেহেদি খ্রিস্টানরা মুসলমানদের ইমান কি করছে পরীক্ষা করছে মুসলমান যদি একটু দাঁড়ায় দেখুন কি হয় আল্লাহর নবী যখন তাবুতে বসে খবর পেলেন ওসমানকে হত্যা করা হয়েছে সঙ্গে সঙ্গে তাবুর থেকে বের হয়ে গেলেন জোরে আওয়াজ দিলেন ইয়া সাহাবা সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা চলে আসো সাহাবা একরাম চলে আসলেন আল্লাহর নবী হুকুম দিলেন শোনো আমি শুনেছি ওসমানকে হত্যা করা হয়েছে ওসমানকে বোঝা গেল আল্লাহর নবী গায়েব জানে যারা বলে ঠিক বলে না মিথ্যা বলে যদি গায়েব জানে বলেন মিথ্যা কথা ওসমানকে হত্যা করা হয় নাই ওসমানকে হত্যা করা হয়েছিল আল্লাহর নবী বললেন ওসমানকে হত্যা করা হয়েছে খবর এসেছে তোমরা আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো অথবা প্রত্যেকটা মানুষ শহীদ হয়ে যাবো মদিনায় কেউ ফিরে যাব না এই মর্মে বয়াত করতে কে কে রাজি আছো চোদ্দশো সাহাবাহিক রাম পর্যায়ক্রমে সবাই আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বয়াত করলেন কোরআন আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ তারা মমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বয়াত করছিল গাছের নিচে বসে বসে বয়াত পাওয়া গেল কিন্তু এই বয়াত আমাদের প্রচলিত বয়াত নয় এটা ছিল দিন কায়েমের জন্য একজন মমিনের মুক্তির জন্য বয়াত আল্লাহর নামে বয়াত নিলেন এরপরে ওসমান আসলো সন্ধি হলো খবর ছড়িয়ে গেল মক্কায় বায়াত হয়ে গেছে এখন ওরা যুদ্ধ করলে আমরা পারবো না ভয় পেয়ে গেল মক্কার লোকেরা সাহাবাইকেরাম তখনই বলেছিলেন না হানুল্লাহ দিন আব্বা ইয়াউ মোহাম্মদা বোকারি দ্বিতীয় খণ্ড আমরা সে জাতি যারা মোহাম্মদ সরাসর হাতে হাত দিয়ে বায়াত করেছি এই মর্মে আমরা হয়তো দিন বিজয় করে ছাড়ব নতুবা শহীদ হব মরলে শহীদ বাসলে গাজী আল্লাহর রাহে জীবন বাজি নাহানুল্লাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা আমরা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব অতক্ষণ লড়াই চালিয়ে যাব মক্কায় ধাক্কা লেগে গেল ভয় পেয়ে গেল মক্কার গুফাররা এবারে সন্ধির প্রস্তাব নিয়ে আসলো সন্ধি হল এই বছর ওমরা করতে পারবেন না ফিরে যেতে হবে আগামী বছর আসবেন তিন দিন থাকবেন আর বেশি থাকতে পারবেন না চুক্তি হল আল্লাহর নবী ওইখানে কোরবানি করে এরপরে ওখান থেকে মদিনা ফিরে গেলেন ওমরা করতে পেরেছিলেন সে বছর আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী এবং চোদ্দশো সাহাবায় গ্রাম মদিনার থেকে কষ্ট করে মক্কার একেবারে কাছে চলে আসলেন তিন দিন পর্যন্ত অবস্থান করলেন বায়াত নিলেন এরপরেও সেখানে কাবা গেল না এরপরে যদি কোনো পীর বলে যে তার বাড়ি কাবা চলে আসে অবশ্য মান চিৎকার মেরে বলো সেগুলো পীর না শয়তান কাবা আল্লাহর নবীর কাছে যায় নাই সেই দিন কাবা গেলে কিনা একটা সুন্দর হতো মক্কার কুফাররা বুঝে নিত যে আল্লাহর নবীর কাছে কাবা চলে গেছে সেদিন কাবা গিয়েছিল আল্লাহর নবী আবু বকরমর ওসমান সহ চোদ্দ সাহাবি ওইখানে কোরবানি করে ওখান থেকে চলে গেলেন ফিরে গেলেন পরের বছর এসে তারা সশরীরে আসলেন আবার বাইতুল্লাহ তফ করলেন অবসলমান জাতি আল্লাহর নবী তো মক্কায় গিয়ে তারপরে ওমরা করেছেন আর এদের বাড়ি নাকি কাবা চলে আসে মুসলমানরা শয়তান বুঝা গেছে ওয়াজ বুঝা গেছে এই শয়তানগুলো বলে মক্কা মদিনা ওদের চোখের সামনে সব দেখে একটা হচ্ছে কারামত খুব ভালো করে বুঝবেন কারামত আল আউলিয়া এটা আমরা অস্বীকার করছি না এটা খুব ভালো করে বুঝবেন নাহলে কালকে ওরা বলবে উনি কারামতকে অস্বীকার করে গেছেন তারপরে যা বলার বলো কত রকম গালি দিবে এখনই আমার অনেক রকম মন্তব্য করে শুনবেন যারা আমাকে চিনে বিভিন্ন রকম মন্তব্য করে কিছু হক কথা বলার কারণে এই জন্য বিষয়গুলো স্পষ্ট করতে যাচ্ছি আমাদের ওই তাজকিরাতুল আউলিয়া বইতেও লেখা আছে এগুলো আমি ধরাই দিচ্ছি জন্য তাজকেরাতুল আউলিয়া বইতে লেখা আছে ইব্রাহিম আধামের জীবনীতে উনি হজ করতে গিয়ে দেখেন আল্লাহর ঘর কাবা নাই কে ইব্রাহিম আধাম উনি শেষদায় পড়ে গেলেন আল্লাহর কাছে আবেদন করলেন রব্বুল আলমিন তোমার কাবা কোথায় গেল আল্লাহর পক্ষ থেকে বলা হলো ইব্রাহিম আধাম রাবিয়া বসরি হজ করতে আসতেছে তার জন্য কাবা চলে গেছে এটা তাজকের তো লেখা আছে এই জন্য বলছি যে ভালো করে বোঝা দরকার বিষয়গুলোকে অমুসলমান জাতি আমি জিজ্ঞেস করতে চাই ইব্রাহিম আধাম যখন কাবা দেখতে পাইল না কাবা চলে গেল তখন বাইতুল্লাহ সবসময় তপ চলতে থাকে এক মুহূর্তের জন্য তপ বন্ধ হয় না আমি মক্কা মদিনা যতদিন থেকেছি কমপক্ষে এই মসজিদে অতদিন থাকার কেউ নাই মনে হয় রমজানে থাকি হজ করতে যাই কত বছর ধরে প্রায় পনেরো বিশ বছর ধরে বছরের প্রায় ছয় মাস থাকে আমার ওখানে এই যে বিষয়গুলো একটা মুহূর্তের জন্য আপনি কাবা শরীফের সুযোগ পাবেন না নামাজ ছাড়া ওখানে নামাজের সময়টা খালি ফরজের সময়টা তপ বন্ধ থাকে এছাড়া চুমো খায় পাথরে মানুষ তপ করে আর নামাজের সময় তো কাবলা সামনেই আছে এখন যদি কাবা চলে গিয়ে থাকে তাহলে ওই লোকগুলোর তপের কি অবস্থা হবে আর ওই যে নামাজের অবস্থা কি হলো এখন আবার কেউ হয়তো পক্ষে বলবেন যে আসল কাবা যায় নাই ছায়া কাবা গেছিল কি গেছিল আর বলে আসল কাবা যায় নাই ছায়া কাবা গেছিল তাহলে ওই এবার আদাম সেই আসল কাবা পাইল না কেন খুঁজে পাইল না কেন বোঝেন নাই কি বললো প্রথমে কি বললো কাবা খুঁজে পায় নাই আবার যখন পেছে বসছে তখন বলে কি ছায়া কাবা চলে গেছে এই জন্য বলছি এই কাহিনীগুলোকে কেন্দ্র করে আজকে একদল মহিলারা গান গায় এব্রাহিম আধাম কয় কাবা শরীফ চলে যায় গান আমি শুনেছি এই মমতাজ মার্কা মেয়ের লোকজন আছে গান গাইগুলো দিয়ে আর এইগুলো আমাদের এক ছেলে বক্তার ওয়াজ করে এই বক্তাদের ওয়াজের সূত্র ধরে আজকে ভণ্ডবীরেরা সুযোগ পেয়েছে তারা বলে যে আমাদের হজ করা দরকার নয় কাবা আমাদের বাড়িতে চলে আসে আমি স্পষ্ট করে দিয়েছি আল্লাহর নবী যখন খোদাই বিয়ার ময়দানে মক্কার একেবারে কাছে মদিনা থেকে চলে আসলেন এইখানে তিন দিন পর্যন্ত থাকলেন মক্কার লোকদেরকে বুঝাবার চেষ্টা করলেন ওমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি নাই তারপরে মক্কা ঢুকতে পেরেছিলেন আল্লাহর নবীর ওইখানে কি কাবা চলে গেছিল আল্লাহর নবীর কাছে কাবা গেল না এর পরে যদি কোনো ব্যক্তি বলে কারো জন্য কাবার চলে গেছে বুঝতে মিথ্যা কাহিনী ওই বুজুর্গদের নামে মিথ্যা রচনা করেছে শয়তান শিখিয়েছে ঠিক কিনা এই লোকগুলো লেখে নামাজ রোজার লাগে না আল্লাহর সঙ্গে মিশে একাকার হয়ে যায় কি হয়ে যায় এবারে আসুন এই বইতে লেখেছে এখানে আল্লাহর সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে যায় তখন এবাদত লাগে না কি লাগে না এবাদত লাগে না মাকামে তাও তৌহিদ অর্জন করার পর বন্দেগি করা কুফুরি এরপরে লিখেছে আব্দুল কাদের জিরানি নাম দিয়ে লিখেছে এ প্রসঙ্গে হজরত বরফের আব্দুল কাদের জিলানি বলেছেন কোন রেফারেন্স নাই লিখেছে মিথ্যা কথা ওনাদের নামে মিথ্যা লিখেছে লিখেছে মান আরাদ আল এবাদাতা ফাহুয়া যখন বান্দা আল্লাহর সঙ্গে মিশে যায় তখন সে যদি এবাদত করে এরপর এবাদত লাগে না সে কাফের হয়ে যায় কি হয়ে যায় আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই যদি এরকম কোন মাকাম থাকে সেই মাকামে আল্লাহ নবী পৌঁছেছিলেন কিনা যদি পৌঁছে থাকেন তাহলে আমরা দেখবো আল্লাহর নবী এবাদত করেছেন কিনা বোখারি শরীফ খুলুন কেতাবুসলাতে পরিষ্কার হাদিস রয়েছে আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত হয়েছেন মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই তারপরেও উজু করে তৈরি হলেন বেহুশ হয়ে পড়লেন আবার উজু করলেন বেহুশ হয়ে পড়লেন সাহাবিদেরকে জিজ্ঞেস করছেন নামাজ কি হয়ে গেছে আল্লাহর নবী আপনার জন্য অপেক্ষায় রয়েছে আপনি গেলে তারপরে নামাজ হবে আল্লাহ দুইবার তিনবার চারবার এরকম প্রস্তুতি নিলেন ব্যবসায় করছেন শেষ পর্যন্ত বললেন মরু আবা বকরিন ইউসল্লি বিন্নাস আবু বকরকে বলো সেজন্য লোকদের এমামতি করা শুরু করে দেয় আবু বকর আল্লাহর নবীর অনুমতি পেয়ে এমামতিতে দাঁড়িয়ে গেলেন অ মুসলমান জাতি আল্লাহর নবী তারপরে উজু করলেন একটু সুস্থ হলেন আব্বাসকে ডাক দিলেন এক পাশে আব্বাস আর এক পাশে আলী আর বেলাল দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে মসজিদের দিকে রওনা হচ্ছেন বোখারি বলা হয়েছে আরদে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল জরে বলুন সুবাহ অ মুসলমান জাতি যেই নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লিয়াগফির আলাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন আর পীর বলে ওই কোন মাকামে গেলে আর নামাজ লাগে না ও মুসলমান জাতি হয়তো ওই পীরগুলো নবীর চেয়ে বড় বুজুর্গ আর নাইলে শয়তান নাইলে কি নবীর চেয়ে বড় বুজুর্গ হওয়ার কোন সুযোগ আছে আল্লাহর নবী সারা জীবন নামাজ পড়ে গেলেন আর এইগুলো বলে নামাজ লাগে না এরপরে গন্ডগোল আরো এক জায়গায় আছে আসল বিষয় হলো তারা বলে নামাজ এই রকম নামাজ পড়া লাগে না নামাজ তো কায়েম করতে বলেছে নামাজ কি করতে বলেছে এবারে পণ্ডিত কোরআন বলছে আকিমুসালাত নামাজ কায়েম করো এবারে নামাজ কায়েম করা কাকে বলে তাও তো দরকার আছে ঠিক কিনা নামাজ কায়েম করার অর্থ কি এইটা যাতে ভুল করতে না পারে সেজন্য আল্লাহ তারা বুঝে যেতে ভুল করেন নাই কারণ আল্লাহ তারা তো সব জানেন যে একদল শয়তান আসবে এহুদি খ্রিস্টানদের দালাল এরা নামাজ থেকে মানুষকে সরাবার জন্য কোরআনের ভুল ব্যাখ্যা করবে সেজন্য যে আল্লাহ রব্বুল আলমিন আকিমুসালাদ বলে নামাজ ফরজ করেছেন হাদিস শরীফ খুলে দেখুন আল্লাহর নবী যেদিন মেরাজ থেকে আসলেন রাতের বেলায় পরের দিন জহুরের সময় জিব্রাইল ফেরেস্তা এসে হাজির ইয়া রাসুল আল্লাহ আকিমুস সালাদ তো পাইলেন কেমনে সালাদ কায়েম করবেন চলুন জিব্রাইল কেন জিব্রাইল আল্লাহর নবীকে নিয়ে বাইতুল্লার সামনে গেলেন জমজম কুয়ার থেকে উজু করাইলেন এরপরে বাইতুল্লার সামনে এক জায়গায় দাঁড় করাইলেন এরপরে আকিম উসালাতের ব্যাখ্যা দিলেন নামাজ কেমনে কায়েম করতে হবে দাঁড়িয়ে গেলেন এরপরে রুকু করলেন সেজদা করলেন নামাজ পড়ালেন প্রথম দিন জোহরের নামাজ আউ্বলাক্তে আসরের নামাজ আউ্বলাক্তে মাগরীব ওই সূর্য পরে এশার নামাজ আউ্বলাক্তে ফজরের নামাজ আউ্বলাক্তে এরপরে দ্বিতীয় দিন আবার শুরু করলেন জোহরের নামাজ শেষ টাইমে আসরের নামাজ শেষ টাইমে মাগরিব আগের টাইমে এশার নামাজ শেষ টাইমে ফজর শেষ টাইমে এইবারে সব নামাজগুলো শেষের সময় পড়ালেন আব্বালে এবং আখের পড়াইলেন নামাজ পড়াইয়ে দেখাইলেন এরপরে বলেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ আপনার উপরে নামাজ ফরজ করেছেন আকিমুসালাদ বলে নামাজ কায়েম করতে বলেছেন কেমনে কায়েম করবেন সেই পদ্ধতি শিখাবার জন্য আমাকে পাঠিয়েছেন এই টাইমে এই সত্য পদ্ধতিতে আল্লাহ তালা আপনাকে নামাজ কায়েম করতে বলেছেন আল্লাহর নবী জিব্রাইলের থেকে নামাজ শিখে নিলেন আল্লাহ তালা শিখিয়ে দিলেন জিব্রাইলের মাধ্যমে এরপরে নবী সারা জীবন ইমামতি করলেন সফরে হদরে সব জায়গায় নামাজ পড়লেন এরপরে সাহাবিদের কেউ বললেন সল্লু কামার উসল্লি ও আমার সাহাবিরা শোনো আমাকে যেভাবে নামাজ কায়েম করতে দেখেছ নামাজ আদায় করতে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে নামাজ কায়েম করবা খবরদার কোন পীর কি বলল যদি কোন পীর বলে নামাজ কায়েম করতে বলেছে মনে মনে পড়লে চলবে আমাকে দেখাইয়ে দাও আমি কেমনে আদায় করেছি অমুসলমান জাতি আল্লাহর নবী জামাতের সঙ্গে নামাজ আদায় করে বললেন আমাকে যেরকম ভাবে নামাজ কায়েম করতে দেখেছ ঠিক সেরকম নামাজ পড়ো নামাজ আদায় করো এরপরে যদি কোন পীর বলে নামাজ কায়েম করতে বলেছে সেই কায়েম করার ব্যাখ্যা পিরেটটা মানবো না আল্লাহটা মানবো আল্লাহ ব্যাখ্যা দিলেন নামাজ কেমনে পড়তে হবে সেটা জীবনের মাধ্যমে শিখাই দিলেন আর পীর শিখাইল নামাজ কায়েম করতে বলেছে মনে মনে পড়লে চলে আমরা কি পীরেরটা মানবো না আল্লাহটা মানবো এই পীরগুলো এবারে শুনুন একদিকে আমল করে না আর একদিকে মুসলমানদের ইমান নষ্ট করার চক্রান্ত করছে নবীদের মহাব্বত করতে গিয়ে অলিদের মহাব্বত করতে গিয়ে অলিদেরকে বানায় বুজুর্গদেরকে বানায় আল্লাহর চেয়ে বড় স্থানে কয় বুজুর্গেরা চোখ বন্ধ করে সব দেখে সব কি করে আমি বলছিলাম কারামত ভিন্ন জিনিস কারামত হচ্ছে আল্লাহ সুবহানাহু যখন ইচ্ছে করেন তখন তাদেরকে দিয়ে প্রকাশ করেন এর নাম কি আর আল্লাহ তারা ইচ্ছে না করে তারা কিছুই করতে পারে এটার নাম হলো কারামত উদাহরণস্বরূপ মনে করুন ইউসুফ সালামকে তার ভাইয়েরা কুয়ায় নিক্ষেপ করে ইয়াকুব আলাহিসাল্লামকে গিয়ে বলল যে ওরে বাগে নিয়ে গেছে ইসুফ আলাহিসাল্লাম কিছুই ইয়াকুব কিছুই বুঝলেন না এরপরে যখন ত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বছর পরে ইসুফ সালামের ভাইয়েরা তার কাছে দেখা করল ইসুফ আলাহিসাল্লাম সব শুনলেন নিজের একটা জামা দিয়ে দিলেন যাও আব্বার চোখে জামাটা বুলিয়ে দাও চক্ষু ফেরত আসবে ইয়াকুব আলাইহালামের পুত্ররা যখন মিশরের থেকে ইউসুফের জামা নিয়ে রওনা হল ইয়াকুব আলাইহালাম এবারে সেই কেনানে বসে বলছেন আমি ইউসুফের গ্রান পাচ্ছি এবারে প্রশ্ন হলো এই আপনি মিশরের থেকে এখন ঘেরান পাচ্ছেন ইউসুফের জামার ঘেরান পাচ্ছেন অথচ ইউসুফ যখন আপনার বাড়ির পাশে কুয়ার মধ্যে পড়া ছিল তখন ঘেরান পাইছিল পরিষ্কার হয়ে গেল আল্লাহ তালা ওই সময় ঘেরান পাওয়ার নাই বিদায় ঘেরান পায় নাই আর এখন মিশরেতে ঘেরান পাওয়াচ্ছেন কে আল্লাহ তালা ঘেরান পাওয়াচ্ছেন এখন পাচ্ছি পরিষ্কার হলে এটার নাম কারামতের নাম কি নবীদের হলে মোজেজা আর অলিদের হলে কি কারামত নবীদের হলে কি অলিদের হলে কি সম্পূর্ণ এখতিয়ার কার নিজের কোন এখতিয়ার আছে এখন যদি কেউ বলে অমুকের ক্ষমতা আছে এটা ভুল এটা কি এই ক্ষমতার নাম দিয়েছে কোন মারে মারেফাতে গেলে পরে মারেফাতের জন্য অনেক হাদিস তৈরি করেছে জাল হাদিস এবারে শুনুন কতগুলো জাল হাদিস আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের পরে আল্লাহর নবী বলেছেন যারা আমার নামে মিথ্যা হাদিস তৈরি করে জাল হাদিস তৈরি করে মিনান্নার সে যেন তার ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নেয় কোথায় নির্ধারণ করে নেয় আমার ভাইয়েরা আল্লাহর নবীর মৃত্যুর পরে অনেকগুলো জাল হাদিস তৈরি করা হয়েছে সেই জাল হাদিসগুলোর মধ্যে বলা হয়েছে শরিয়াত এবং মারিফাতকে আলাদা করেছে কি করেছে শরিয়াতের আলেম একদিকে মারে ফাতের আলেম একদিকে কারাম হচ্ছে জাহের আর বাতেন নব্বই হাজার কালাম তিরিশ হাজার জাহের ষাট হাজার বাতেন ওই বাতেনি গুলো ওরা পেয়েছে ও আমার জাতি আল্লাহর নবী বিদায় হজের ভাষণের এক পর্যায়ে বললেন ও আমার সাহাবিরা শুনো ও দুনিয়ার মুসলিমরা শুনো গিওরের মুসলিমদেরকেও বলেছেন গোটা দুনিয়ার মুসলিমদেরকে বলেছেন কামত পর্যন্ত আনেওয়ালা মুসলিমদেরকে বলেছেন ও আমার সাহাবিরা শুনে রেখো বিদায় হজের ভাষণে বলছেন ও আমার সাহাবিরা শুনে রেখো কামতের মাঠে তোমাদেরকে যেমন প্রশ্ন করা হবে আমাকেও প্রশ্ন করা দেওয়া হবে আমাকে আল্লাহ রাব্বুল আলমিন দায়িত্ব দিয়েছিলেন কোরআনুল করিমকে প্রচার করা দাওয়াত দেওয়া হে রসুল আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা কিছু নাজেল করা হয়েছে আপনি সবগুলো পৌঁছিয়ে দেন কে বলেছেন আল্লাহ তারা পৌঁছাতে বলেছেন দিনের কোরআনের তাবলিক করতে বলেছেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেইটা পৌঁছে দেওয়ার জন্য বলেছেন কে হুকুম দিয়েছেন আল্লাহ বলেন মা উংজিলা ইলাইকা আপনার উপরে যা কিছু নাজেল করা হয়েছে সবগুলো পৌঁছে দেন আল্লাহ নবী আল্লাহর হুকুম মানুষ পালন করেছেন কিনা আল্লাহ নবী সব পৌঁছে দিয়েছেন কিছু গোপন করেছেন এবারে শুনুন আল্লাহ নবী সাহাবিদেরকে জিজ্ঞেস করছেন ও আমার সাহাবিরা শুনো কেয়ামতের মাঠে আল্লাহ তালা আমাকে জিজ্ঞেস করবেন আমি আমার দায়িত্ব পৌঁছেছি কিনা আল্লাহ রাব্বুল আলমিন আমাকে নবুয়াদ প্রচার করার দায়িত্ব দিয়েছেন কোরআনের কারিমের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন আমি ঠিক মতো পৌঁছিয়েছি কিনা তোমরা কি বলো সাহাবাই কেরাম বললেন নাম কদবাল্লাক তার রেসালা ও আদাই তালামানা ও উম্মা হে নবী আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া দায়িত্ব নবুয়াতের দায়িত্ব আপনি ঠিক মতো পালন করেছেন আল্লাহর দেওয়া কালামের বাণী আপনি ঠিক মতো পৌঁছিয়েছেন কোনো কিছু গোপন করেন নাই এরপরে আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করে বলছেন আল্লাহ শাহাদ আল্লাহ শাহাদ আল্লাহ শাহাদ হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি তোমার কালাম পুরা পুরা পৌঁছে দিয়েছি কোনো কিছু গোপন করে নাই আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন বললেন সব পৌঁছে দেওয়ার জন্য নবীও বলেন আমি সব পৌঁছে দিয়েছি সাহাবায় কেরাম সাক্ষীও দিলেন এর পরেও যদি কোনো ব্যক্তি বলে নব্বই হাজার কালামের থেকে মাত্র তিরিশ হাজার জায়ের বাকি ষাট হাজার বাতেন সেই ব্যক্তি মুসলমান না কুফার সেই ব্যক্তি নবীর আশেক না শয়তানের আশেক নবীকে খেয়ানতকারী বানাইলে সে আশেক থাকে নবীকে কথা বলার মানেই হচ্ছে নবী অনেক এলেন গোপন করে গেছেন আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে করেন নাই খেয়ানত করেছেন নবী কি খেয়ানত করেছেন না পূরণ করেছেন আল্লাহর দেওয়া আমানত কোরআনের বাণী সবগুলো পৌঁছিয়েছেন না কিছু গোপন করেছেন সুতরাং বোঝা গেল যারা বলবে যে এই অলিদের জন্য কিছু স্পেশাল এলেম আছে গোপন এলেম আছে এই গোপন এলেম যদি বলতে বোঝানো হয় কিছু বাতিনি এলেম ভিন্ন আছে শরিয়াত থেকে তাহলে বুঝতে হবে গেল শয়তানের এলেম এজন্য কিছু হাদিস তৈরি করেছে এরা সুন্দর সুন্দর হাদিস আপনাদেরকে বলে এগুলো জানা রাখা দরকার একটা হাদিস পাওয়া গেছে ইন্না আউলিয়াই তাহতা কবাই আল্লাহ তারা বলছে হাদিসে কুৎসি বলে প্রচার করে ইন্না আউলিয়াই তাহতা কবাই আমার অলিরা আমার আর কাবার ভিতরে এটা কাবা নাম এর ভিতরে এরপরে এদেরকে আমি ছাড়া কেউ চিনে না ইল্লা আউলিয়াই আর অলিরা চিনে অলিরা ছাড়া তাদের কেউ চিনে না হাদিসটা রাহাতুল মোহেব্বিন নামক কিতাব আছে সুফিদের কিতাব খাজা নিজামুদ্দিন আউলিয়ার নাম দিয়ে লেখছে এই কিতাবের মধ্যে হাদিসটা নিয়ে আসছে জাল হাদিস মিথ্যা হাদিস বু হাদিস এরপরে আরো হাদিস ওরা বলে ইন্নালিল্লাহি জান্নাতান আল্লাহর একটা স্পেশাল জান্নাত আছে যে জান্নাতে কোনো হুর নাই গেলমান নাই কোন প্রাসাদ নাই কোন রকম দুধ নাই লবণ নাই কোনো পানি নাই কোনো মধু নাই শুধুমাত্র আল্লাহর সাক্ষাৎ এই জান্নাতটা তৈরি করেছে ওই বুজুর্গদের জন্য অলিদের জন্য নওয়াজ জানেক আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখিয়েছেন আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ হুম্মা কেবল জান্নাতা আল্লাহ আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই ওনা ও নার আমি তোমার কাছে তোমার অসন্তুষ্টি থেকে পানা চাই এবং জাহান্নাম থেকে পানা চাই আল্লাহর নবী দোয়া করলেন জান্নাত চাই আর এরা বলে এদের জন্য স্পেশাল জান্নাত যেই জান্নাতের মধ্যে কোনো হুর নাই গেলমার নাই কিচ্ছু নাই খালি আল্লাহরে ভাই খালি জাল হাদিস ভুয়া হাদিস মিথ্যা হাদিস আল্লাহ তৈরি করেছে আরো শুনুন আরো হাদিস তৈরি করলো আর দুনিয়া হারাম আলা আহলিল আখেরা আখেরা তলাদের জন্য দুনিয়া হারাম আখেরা তো হারাম আলা আহলিদ দুনিয়া দুনিয়াওয়ালাদের জন্য আখেরাত হারাম আর দুনিয়াওয়াল আখেরা হারাম আলা আহলিল্লাহ আল্লাহর আহাল যারা উলি তাদের জন্য দুনিয়া আখেরা দুইটাই হারাম লিখেছে আদাইলামি আল ফেরদাউস নামক কিতাবের দ্বিতীয় খণ্ডের দুইশো তিরিশ পৃষ্ঠায় এরপরে তৈরি করেছে শরিয়াত মারেফাত হাকিকাত হাদিস তৈরি করেছে আর শরিয়াতু সাজারাতুন অত্তরিকাতু আগসানুহা ওয়াল মারিফাত আওরাকুহা ওয়াল হাকিকাতু সামারুহা <clears throat> শরিয়াত হলো একটা বৃক্ষ তরিকাত হলো তার ডাল মারিফাত হলো তার পাতা হাকিকাত হলো তার ফল এইভাবে তারা হাদিস তৈরি বিরাজার হাদিস মিথ্যা হাদিস আরাক হাদিস বলেছে আর শরিয়াতু আকওয়ালি অত্তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু হালি ওয়াল মারিফাতু রাসুমালি তাই যে শরিয়াত হল আমার কথা তরিকাত হল আমার কাজ হাকিকাত হল আমার হাল মারেফাত হল আমার মাল এইভাবে হাদিস তৈরি করেছে আরো হাদিস তৈরি করলো মা ওয়াসিয়ানি আরদি ওয়ালা সামাই ওয়ালাকিন ওয়াসিয়ানি কলব আব্দুল মোমেন আমাকে আসমানে সামাই করে না জমিনে সামাই করে না আমি সামাই হে মমিন বান্দার কলবের মধ্যে এই সবগুলো জাল হাদিস আরো হাদিস তৈরি করেছে কুলুবুল মমিনিনা আর সুল্লাহ মমিন বান্দার কলব আল্লাহর আরস মান্না গুঞ্জামদার জমিন হওয়া ফার্সি কবিতাও আছে সাথে আমার ভাইয়েরা এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এইভাবে কতগুলো হাদিস তৈরি করে তারপরে তারা শরিয়াত থেকে মারেফাতকে আলাদা করে একটা ভিন্ন ধর্ম তৈরি করেছে যেই ধর্মের মধ্যে নামাজ লাগে না রোজা লাগে না হজ লাগে না জাকাত লাগে না খালি কি করে মারেফাত সব কি মারে ভাতে চলে গেলা কিছুই লাগে না এরকম আরো অনেক জাল হাদিস আছে আমি বলতে গেলে অনেক সময় লাগবে আমি সেদিকে যাচ্ছি না ইঙ্গিত দিলাম এই লোকগুলো নামাজ পড়ে না নামাজ তো কায়েম করতে বলেছে ফজর পরে কাবা শরীফে জহুর পরে মদিনা শরীফে আসর পরে বাইতুল মোকাদ্দাসে মাগরেব পরে চতুর্থ আসমানে বাইতুল মামরে আর এশার নামাজ পরে গিয়ে আল্লাহর আরো সে নামাজ মিলে মেন্দারে আল্লাহর নবীকে এরকম নামাজ পড়তেন না পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়তেন আল্লাহর নবী পাঁচ অক্ত নামাজ বা জামাত মসজিদের নবমীটা আদায় করতেন আর এরা একা করতে নামাজ পড়ে কোথায় গিয়ে শেষে গিয়ে আল্লাহর আরসে পড়ে আল্লাহর অলি না শয়তানের অলি এইগুলো শয়তানের অলি এবারে আসুন এই লোকগুলোর পরিচয় হচ্ছে মাজার তৈরি করো এদের নামে মিলাদ দাও ঘরে ঘরে মিলাদ দিন রসুলের সাবাত নিন কি সুন্দর কথা এতক্ষণ বলেছি দিন কায়েম করা আল্লাহর নবীর আগমন করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য এদের প্রোগ্রামে সেসব না এদের স্লোগান হচ্ছে ঘরে ঘরে মিলাদ দিন নবীজির সাফাত নিন ও আমার ভাইয়েরা ভালো করে শুনে রাখো ইসলামের নামে যখন কোনো এবাদত তৈরি করা হয় যে এবাদত আল্লাহর নবী করেন নাই সাহাবাই কেরাম করেন নাই এমন কোন এবাদত তৈরি করে সবের উদ্দেশ্যে তার নাম কি এই বেদাত তৈরি করার মানে হলো আল্লাহর নবী দিনকে মোকাম্মাল করে যায় নাই পরিপূর্ণ করে যায় নাই এজন্য কিছু তৈরি করে ঠিক কিনা নতুবা ইসলাম যদি পরিপূর্ণ হয় তাহলে তৈরি করার দরকার আছে যেগুলো ইসলাম আছে তাই আমল করবো না বাড়াবো কমাবো এবারে আমরা আল্লাহকে জিজ্ঞেস করি ইসলাম পরিপূর্ণ কিনা আল্লাহর নবীকে দিয়ে ইসলাম পরিপূর্ণ হয়েছে কিনা আল্লাহ তারা কি বলেন শুনুন কোরআন বলছে আল্লাহ বলছেন আলিয়মা দিন তিন নম্বর একটা অংশ আলিয়া আকমাল তুলাকুম দিন সেই বিদায় হাজের ভাষণে আল্লাহ আল্লাহর নবী যখন স্পষ্ট করে বললেন আমি কি পৌঁছিয়েছি আমি কি পৌঁছিয়েছি আমি কি পৌঁছিয়েছি এরপরে ওখান থেকে মুজদালাফায় আসলেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবীর কাছে কোরআনুল করিমের সর্বশেষ আয়াত পাঠিয়ে দিলেন নাজির হয়ে গেল হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন কেমন পর্যন্ত আনেওয়ালা মুসলমানদেরকে জানিয়ে দিন ওই ঘিওরের মুসলমানদেরকেও জানিয়ে দিন আলিয়মা আকমালতুলাকুম দিনাকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি আলাইকুম নেয়ামাতি এবং তোমাদের উপরে আমার নেয়ামতকে আমি সমাপ্ত করে দিয়েছি কোরআন নাজিল হওয়া আল্লাহ নেয়ামত কিনা আমি সেই নিয়ামতকে সমাপ্ত করে দিয়েছি ইসলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করেছি ও আমার ভাইয়েরা আল্লাহ বলেছেন দিন মুকাম্মাল হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ কাকে বলে একটা বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে এখন একটা স্বর্ণের ইট নিয়ে আসলো হিরকের ইট নিয়ে আসলো বলো এখানে লাগাও লাগান যাবে বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে আর লাগান যাবে যত বড় দামি হোক যত বড় সুন্দর হোক লাগান যাবে যদি লাগায় তাহলে কি করতে হবে ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন তার নবীর মাধ্যমে দিন ইসলামের বিল্ডিংকে পরিপূর্ণ করেছেন মুকাম্মাল করে দিয়েছেন আর নতুন কিছু ঢুকান যাবে এই জন্য আল্লাহর হাবিব বলেছেন পরিষ্কার হাদিস রয়েছে যখন কোন জাতি কোন উম্মাদ কোন সম্প্রদায় একটা বেদাত তৈরি করে আল্লাহ তারা সেখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে নেন কি উঠে নেন মিশকাত বাবুল আছে দেখে নেবেন আল্লাহর নবী পরিষ্কার করে দিয়েছেন যেখানে একটা বেদাত ঢুকে সেখান থেকে কি উঠে যায় সুন্নাত উঠে যায় এবারে তোমরা সুন্নাত ধরবা না বেদাত ধরবা এবারে এক দল কয় বেদাত দুই রকম বেদাত কয় রকম আমি যখন বললাম ওই বর্তমান যে সালাদিন বাইতুল মোকারামের খতিব আমার এলাকায় বাসা উনি মিলাদে হাজির হয়ে গেছেন তখন আমার এক লোক ধরল যে এই তো বেদাত করছেন আপনি জসিম সাহেবকে বলে দিয়েন যে সব বেদাত বেদাত না উনি মাইকে ওয়াজ করে না এটা বেদাত না মোবাইল ব্যবহার এটা বেদাত না প্লেনে হজ করতে বেদাত না এলেমের কি বাহার ওই বেটা এইগুলো যদি বেদাত হয় তাহলে তুইও বেদাত আমি বেদাত তোর বাপ বেদাত তোর মা বেদাত তোর গোষ্ঠী বেদাত কারণ নবীর যুগে কেউ ছিলাম না নবীর যুগে ছিল না যেটা ওটার নাম কি এই যদি বেদাত হয় তাহলে আমরাও কি সব এইটার নাম বেদাত বেদাত মানে হচ্ছে ইসলামের মধ্যে এবাদত আকারে সবের উদ্দেশ্যে যদি কোনো নতুন কিছু তৈরি করে তার নাম কি মনে করুন আল্লাহর নবী মৃত্যুর পরে তিন দিন মিলাদ দেওয়া হয় নাই জিয়াফত খাওয়ানো হয় নাই চল্লিশা করা হয় নাই চেহলাম করা হয় নাই আল্লাহর নবীর জীবদ্দশায় করেন নাই আল্লাহর নবীর ছেলে মেয়ে ছেলে মারা গেল মেয়ে মারা গেল কারো জন্য তিন দিনা মিলাদ দিয়েছেন চল্লিশা করেছেন কিনা চল্লিশা করেন নাই এখন নবীর মৃত্যুর পরে রাত তৈরি করা হয়েছে এবাদত সবের জন্য পয়সা খরচ করে হুজুরদেরকে দিয়ে কোরআন খতম পড়ায় ঠিক কিনা সবের জন্য না গুনার জন্য এটা আল্লাহ নবীর যুগে ছিল সাহাবিদের যুগে ছিল হাদিসে আছে কোরআনে আছে নাই মৃত্যু ব্যক্তির জন্য এই যে সবের উদ্দেশ্যে খতমে কোরআন পয়সার বিনিময়ে দোয়া অজিভা মিলাদ তৈরি করলো জায়েজ না বেদাম সবের কাজ না গুনার কাজ মানুষ করে সবের কাজ মনে করে না গুনার কাজ মনে করে সবাবের কাজ মনে করে সবাবের কাজ মনে করে আল্লাহর নবীর পরে সাহাবিদের পরে যদি কোন এবাদত তৈরি করে তার নাম কি এবারে কোরআন খতম করে সব জায়গায় তো আছে ওলামায় কেরাম ইমামদের এটা মাহফিল এই জন্য ইমামরা স্পষ্ট করে দিচ্ছে আপনি মারফুল কোরআন গিয়ে দেখেন আপনার ঘরে আছে পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠা খুলবেন সুরায় বাকারার একচল্লিশ নম্বরের তাফসিরে পরিষ্কার লেখা আছে মৃত্যু ব্যক্তির ইসালে সবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়ানো হারাম দোয়া পড়ানো হারাম অধিবরণ হারাম যে পড়ায় সেও হারামের গুণা করে যে পড়ায় সেও হারামের গুণা করে ফতোয়ার কিতাব ওকৌদ রাসমিল মুফতি খুলে দেখুন দুই পৃষ্ঠাব্যাপী আমি ছাত্র পড়ে ছাত্র সাথে আছে যাদেরকে পড়াই তারাও সাথে আছে ফতুয়ার কিতাব ওকৌদ রাসমিল মুফতি এই কিতাবে দুই পৃষ্ঠা লিখেছে যে খতমে কোরআনের বিনিময়ে এই যে মুরদারের নামে দোয়া করে খতম করা হয় অজিমা করা হয় খতমে তাহাদিল অমুক তমুক করা হয় পয়সার বিনিময়ে পয়সার বিনিময়ে জায়েজ না হারাম সম্পূর্ণ হারাম সবের উদ্দেশ্যে করে কিনা গুণার উদ্দেশ্য করে এগুলো আমি বেদাত এই যে মিলাদ দেয় দোকানে মিলাদ দিল মিলাদ দিয়ে তারপরে কি হলো মিলাদ কি সহাবারা মিলাদ দিয়ে দোকান শুরু করেছে কেউ দেখাইতে পারবে এরপরে আবার মিলাদে দাঁড়ানো কি করে দাঁড়ানো বেশকাতে একটা অধ্যায়ের শিরোনাম আছে বাবুল কেয়াম এই বাবুল কেয়াম খুলে দেখবেন আজকে গিয়ে বাংলা হাদিসের সব মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসা সব মাদ্রাসা নেশাবে তালিম এই কিতাবটা কিন্তু দুর্ভাগ্য এই অংশ পর্যন্ত পড়ায় না পড়াইলে ক্লিয়ার হয়ে যেত আলিয়া মাদ্রাসা পড়ায় না কবি মাদ্রাসা পড়ায় সেখানে বলা আছে আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস রাদি আল্লাহ আনহু আল্লাহ নবীর বিশিষ্ট খাদেম দশ বছর পর্যন্ত যেই সাহাবি আল্লাহ নবীর খ্যাদমত করেছেন এবং তিনি বলেছেন কদম তো রসুল আল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লামা আশারা সিনা আমি আল্লাহর নবীর দশ বছর পর্যন্ত খ্যাতমত করেছি কিন্তু কোনদিন বলে নাই আনাস তুমি এই কাজটা কেন করেছ অথবা এই কাজটা কেন করো নাই ওই আনাস রাজি আল্লাহ আনহু বলেন লামিয়া কোন শখসুনা হাব্বা ইলাইহিম মিন রসুল্লাহি সাল্লাহ আলি আলাইসাল্লাম এটা একটা ভূমিকা যে আল্লাহর নবীর সাহাবিদের কাছে আল্লাহর নবীর চেয়ে আর কোন প্রিয় ব্যক্তি ছিল না তাদের স্ত্রী সন্তান মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সব থেকে তারা বেশি ভালোবাসত কাকে ওই যে ভালোবাসার নাম দিয়ে মিলাদ পরে এই জন্য ভূমিকা দিলেন এরপরে লিখেছেন আনাস রাজি আল্লাহ তালানি বলেন ওই আল্লাহর নবীর সাহাবিরা যখন নবীকে দেখতেন মসজিদে আসতেন লামিয়া কুমু তখন দাঁড়াইতেন না কি করতেন না লামিয়া কুমু দাঁড়াইতেন না <clears throat> কেন দাঁড়াইতেন না কারণ তারা জানতো যে আল্লাহর নবী এইগুলো পছন্দ করেন না আল্লাহ নবী কি করেন নাই মুসলমান জাতি আল্লাহ নবী জীবদ্দশায় পছন্দ করে গেলেন না এরপরে আল্লাহর নবীর মৃত্যুর পরে কোথেকে জায়েজ করলো এবাদত তৈরি করলো জায়েজ দাবি দাঁত আর এক হাদিস পরে আদিষ্টা وعن ابي امامه رضي الله تعالى عنه قال قال কুন্নাফি মজলিসিন আমরা একটা মসজিষে বসেছিলাম এমত অবস্থায় আল্লাহর নবী সাল আলী সাল্লাম একটা লাঠি ভর দিয়ে আমাদের মাঝে আসলেন ফাকুমনা লাহু আমরা সব দাঁড়িয়ে গেলাম আল্লাহর নবী বললেন আমার সাবিরা খবরদার আমাকে দেখলে দাঁড়াইও না যেরকম ভাবে আজমিরা দাঁড়ায় অনাবরা দাঁড়ায় ওরা ওদের টিচারকে ওদের নেতাকে লিডারকে দাঁড়াইয়া সম্মান করে লা তাকুমু তোমরা আমাকে এরকম দাঁড়াইয়া সম্মান করো না বোঝা গেল মিলাদিরা যারা দাঁড়ায় তার দলিল কি একজন ক্লাসের টিচার ঢুকলে তাকে দাঁড়াই সম্মান করি নবী কি এর চেয়ে কম আল্লাহ নবী স্পষ্ট করে দিলেন ওই অনারবরা ওই বাঙালিরা ইন্ডিয়ানরা পাকিস্তানিরা ওদের লিডারদেরকে ওদের নেতাদেরকে ওদের শিক্ষকদেরকে দাঁড়াইয়া তাদিন করে খবরদার তোমরা আমাকে দাঁড়াইয়া তাদিন করো না এবার এক হাদিস ওয়ান আবি উমামা তারা দিয়ে আল্লাহ তাহলে আনহু قال من سره ان يتمثل করেন যেই ব্যক্তি চায় যেই ব্যক্তি খুশি হয় যে লোকেরা তাকে দাঁড়িয়ে সম্মান করুক তার জন্য দাঁড়িয়ে থাকুক সেই যেন তার ঠিকানা জাহান্নাম নির্ধারণ করে নেয় কোথায় নির্ধারণ করে নেয় এই হাদিসগুলো স্পষ্ট আছে মেশকাত বাবুল কেয়ামের ভিতরে কারো সন্দেহ হলে মেশকাত নিয়ে আসতে পারেন দেখাই দেব আর যদি এখন না পারেন পরে আবার কোথায় আসলে আপনারা গিয়ে দাঁড়াই যান পাই নাই এর পরেও যদি মুসলমান এহুদি খ্রিস্টানদের শিখানো কাজ যে তোমরা মিলাদ দাও আর ওই নিয়ে থাকো ওই নিয়ে ঝগড়া করো আর দিন দুনিয়া চলবে আমাদের আইন দিয়ে আমাদের কানুন দিয়ে আমরা তোমাদেরকে বোম মেরে শেষ করে দিব তোমরা কিছুই বলবা না ঘরে ঘরে মিলাদ দিন নবীজির সাহাবাইকেরাম ঘরে ঘরে মিলাদ দিয়ে নবীর সাবাত নিতেন না যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতেন কোরআন নবীরা আসছিলেন কি কোরআন দিয়ে মিলাদ পড়ার জন্য আর খতম পড়ার জন্য না কোরআন দিয়ে দেশ শাসন করার জন্য কোরআনকে জিজ্ঞেস করি আল্লাহ আলম বলছেন আল্লাহ তারা যিনি রাসুলকে প্রেরণ করেছেন হেদায়ত দিয়ে দিন হক দিয়ে কি জন্য লিউজেহরাহু আলাদ্দিনে কুল্লি এই দিনকে এই কোরআনকে গোটা মতবাদের উপরে গোটা ধর্মের উপরে বিজয়ী করার জন্য কিসের জন্য আল্লাহ বলেন কোরআন দিয়েছি সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য কোরআন দিয়ে শাসন করার জন্য কোরআন একটা আইনের কিতাব আর এরা বলল যে কোরআন হচ্ছে মিলাদের কিতাব কিসের কিতাব এখন মনে মনে অনেকে বলে হুজুর অসুবিধা কি অসুবিধা কি একটু সবের জন্য করি হুজুরদেরকে খাওয়াই পয়সা দেই আমি হুজুরদেরকে পয়সা দিতে বলি মসজিদে খেদমত করে এমনি টাকা দেন গোপনে হাতিয়ে দেন হাদিয়ে দেওয়া সুন্নাত খুব ভালো করে খেয়াল করবেন হুজুরের একদিন মুরগি কিনে দেন সবের কাজ কেউ জানবে না আপনি জানবেন আল্লাহ জানবে গোপনে দিয়ে আসেন হুজুরের পকেটে টাকা ঢুকেই দেন এটা সবের কাজ কয় টাকা বেতন দেন এটা হালাল পথে এটা সবের কাজ হবে তা না দিয়ে আপনি কোন অসুবিধা কি আসুন অসুবিধাই দেখাই মাগরীবের নামাজ ফরজ করে গা জোর কয় গা আসর কয় গা এসা কয় রাখাত জহর পড়লো চার রাকাত আসর পড়লো চার রাকাত এসা পড়লো চার রাকাত মাগরীব কয় রাখাত এবারে যদি কেউ বলে মাগরীব পর্ব চার রাকাত বড় পিসাব বলেছে অসুবিধা কি একটা রাকাত বাড়লো একটা রাকাত বাড়লে দুইটা রুকু একটা রুকু হবে দুইটা শেষদা হবে সুবহান রব্বুল আজিম বলবো সুবাহান রব্বুল আলা বলবো নামাজ জায়েজ না বাতিল জায়েজ না বাতিল কেন বাতিল অসুবিধা কি অসুবিধা কি সবের জন্য করতেছি আমি তো বাবার জন্য শ্রদ্ধা করছি না শ্রদ্ধা করবো কার জন্য বাগরে নামাজ পড়বো চার রেগাত ফজরে বাড়াবো আরো দুই রেগাত চার রেগাত জায়জ হবে না বাতিল মুসলমান যেরকম ভাবে এই কথা স্পষ্ট যে মাগরীবের নামাজ তিন রাখে জায়গায় চার রাখাত পড়লে বাতিল সেইখানে তুমি বলো না অসুবিধা কি চার রাখাত পড়লে অসুবিধা কি আল্লাহর জন্যই তো পড়বো আল্লাহর তসবি করবো অসুবিধা কি এইখানে যেমন অসুবিধা আছে ঠিক তেমনি ভাবে যে এবাদত আল্লাহ নবী করে যান নাই আল্লাহ নবী সাহাবিরা করে যান নাই এমন এবাদত তৈরি করার নাম বেদাতের নাম কি সাহাবের কাজ না গুনার কাজ মিলাদ আল্লাহ নবী করে গেছেন না বেদাত মিলাদের কেয়াম দাঁড়ানো জায়েজ না বেদাত স্পষ্ট হাদিস বয়ন করেছি আল্লাহ নবীর সাহাবিরা কেউ এই বিদাত করেন নাই আল্লাহর নবী যখন দিন মোকাম্মাল করেছেন সেই দিনের মধ্যে এই সমস্ত জিনিস ছিল না আর পরবর্তীতে আসল লোকেরা এই মিলাদ কেয়াম এরপরে কি এরপরে আছে মাজার এরপরে কি মাজার তৈরি করো টাকা দাও পয়সা দাও মোমবাতি আগরবাতি মান্নত করো কবরওয়ালার কাছে প্রার্থনা করো কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে কেউ ফেরে না খালি হাতে আবার একদল গাঁজা খোরাচ্ছে গাঁজা খেয়ার টানে আর চোখ লাল হয়ে গেছে শয়তানের মতো চেহারা ক্যাক্টার এই লোকগুলো গান গায় গাঁজা কে খাবিরে আজা এক সিলুমে যেমন তেমন দুই সিলুমে মজা তিন সিলুমে উজির নাজির চার সিলুমের রাজা কে খাবিরে গাঁজা আজমিরও লিখেছে আজমিরও লিখেছে কবরের সামনে উর্দুতে লিখেছে আসমান হায় তেরা এ জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমিরি এ আসমানের মালিক তুমি জমিনের মালিক তুমি ওহে খাজা রাজা আজমিরি আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি দিলের মকসুদ পূরণ করা মালিককে না বাবা আজমিরি না কোনো মাজারওয়ালা খালি মাজার পূজা তো করে না মাজারে কুমির আছে সিলেট গেলে সিলে গেলে গজার মাছ সিলেট চিট্টাগাং গেলে কচ্চপ আবার খানজাহানের গেলে কি কুমির মানুষ কুমিরকেও সন্তুষ্ট করার জন্য চেষ্টা করে অমুসলমান জাতি কোরবানির সময় জবাই করি এবাদত কিনা মানে সদকাদে ইবাদত কিনা আকিকাদে ইবাদত কিনা কার নামে আল্লাহর নামে দিলে যদি এবাদত হয় সেই এবাদত যদি গায়রুল্লাহ নামে করা হয় কবরওয়ালা নামে করা হয় জবাই করা হয় মান্যত করা হয় তাহলে এবাদত করলো কার জন্য মাহবুদ কয়জন এই লোকের মাহবুদ কয়জন দুইজন হয়ে গেল দুইজন যার মাহবুদ সে মুসলমান নামো শেখ নামাজ দাঁড়িয়ে বললো ইয়াকা বুধু আমি কেবলমাত্র তোমার এবাদত করি তোমার গোলামি করি আর এখানে মান্নত করলো কবরওয়ালার নামে জবাই করে কবরওয়ালার নামে দোয়া করে প্রার্থনা দোয়া করা এবাদত কিনা দোয়া করি কার কাছে আল্লাহর কাছে দোয়া করলে কি এটা এবাদত হাদিসে দোয়া মুখুল এবাদা দোয়া হচ্ছে এবাদতের মগজ তাহলে দোয়াটা কি দোয়া করি কার কাছে এই জন্য আল্লাহ মাহবুদ আর যদি এখন সেই দোয়াটা করে কোন খাজা বাবার কাছে কোন কবরওয়ালার কাছে কবর জিয়ারত করা যায় আমি ওই কবরওয়ালাদের কথাও বলছি না কবরওয়ালাদের দোষ দিচ্ছে না কিন্তু কালকে সকালে একজন বুজুর্গদের খারাপ বলে গেছে না না বুজুর্গদের খারাপ বলি নাই বুজুর্গদেরকে নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে খারাপ বলেছি কথা ক্লিয়ার কিনা আমি শাহজালাল রহমতুল্লাহ আলাই আজমিরি রহমতুল্লাহ আলাই এরকম শাহপুরান রহমতুল্লাহ আলাই এরকম ভাবে আপনার খানজান রহমতুল্লাহ আলাই যারা ইসলামের জন্য জেহাদ করেছেন লড়াই করেছেন যারা গৌর গোবিন্দের রাজ্যকে ধ্বংস করে দিয়েছেন সেই মুসলমানের দোষে বলতে পারি সেই বুজুর্গদের দোষ বলছি না কবর জেয়ারত করা না যায় বলছি না কিন্তু আজকে কবরে যে বড় বড় অট্টালিকা তৈরি করা হচ্ছে গম্বুজ তৈরি করা হচ্ছে এগুলো জায়েজ না হারাম আপনি মক্কা শরীফ গেলে দেখবেন আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত একটা কবরস্থান ডেলি পঁচিশ ত্রিশটা লাশ দাফন করা হয় জান্নাতুল আল্লাহ ওই কবরস্থানে আল্লাহর নবীর প্রথমা স্ত্রী আল্লাহর নবীর প্রথমা স্ত্রী মা ফাতেমার মা খালি মা ফাতেমার মা না আল্লাহর নবীর একটা সন্তান ছাড়া সমস্ত সন্তানদের মা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা প্রথম যে ব্যক্তি আল্লাহর নবীর কণ্ঠে ইসলামের দাওয়াত পেয়েছে এবং সঙ্গে সঙ্গে কবুল করেছে যে ব্যক্তি ইসলামের জন্য তার জানমাল সব লুটিয়ে দিয়েছে সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানহা মক্কার জান্নাতুল মোয়াল্লায় শুয়ে আছে ও মুসলমান তুমি একটু কষ্ট করে মক্কা শরীফ যাও অথবা ছবিতে দেখো আল্লাহ নবীর স্ত্রী শুয়ে আছেন সেইখানে কবরে কোনো গম্বুজ আছে কিনা কোনো সাইনবোর্ড আছে কিনা কোনো চাদর আছে কিনা কোনো টাকা পয়সা আছে কিনা কোনো মোমবাতি আছে কিনা আছে আবার মদিনায় চলে যাও আল্লাহর নবীর কবর জিয়ারত করে সামনে বের হলে বিশাল এক কবরস্থান নজরে পড়বে ভারতবর্ষের লোকেরা বলে জান্নাতুল বাকি বাকি হল গরকাত মক্কার লোকেরা বলে মদিনা লোকেরা বাকি হল গরকাত বলে মদিনার কবরস্থান আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত দৈনিক বিশ পঁচিশটা লাশ দফন করা হয় প্রত্যেক অক্তে নামাজে জানাজা হয় জানাজার নামাজ প্রত্যেক অক্তে হয় একসাথে অনেকগুলো হয় দশ বারোটা একসাথে জানাজা হয় এই লাশগুলো সব দাফন করে ওখানে ও আমার ভাইয়েরা ওই কবরস্থানে নবীর যুগ থেকে এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ কবর দেওয়া হয়েছে ওই কবরস্থানে কম হলেও দশ হাজার সাহাবাহিক রামদের কবর রয়েছে নবীর স্ত্রীদের কবর রয়েছে নবীর মেয়েদের কবর রয়েছে নবীর পরপর দুই মেয়ের স্বামী ওসমানের কবর রয়েছে সেখানে অমুসলমান গিয়ে দেখো সেই মদিনার কবরস্থানে কোন চাদর আছে কিনা কোন মোমবাতি আছে কিনা কোন মাজার আছে কিনা কোন গাজা বাবা আছে কিনা কিনা ওখানে কোনো কলকিওয়ালা আছে কিনা অমুসলমান জাতি গোটা কবরস্থান তালাশ করে কোন সাইনবোর্ড পাওয়া যায় কিনা দুরুদে হাজারি পাওয়া যায় কিনা আজিমপুর কবরস্থান গেলে মাশাল্লাহ কবরস্থানের সামনে দুরুদে হাজারি এটা কোথায় পাইল হাদিস তো পড়লাম পড়াইলাম এখন আমাদের সাথে ল্যাপটপ আছে এই ল্যাপটপে ষোলো হাজার কিতাব কত কিতাব আছে আপনি যে কোনো শব্দ রেখে টিপ দিবেন ষোলো হাজার কিতাব থেকে আপনাকে যাচাই করে দুই মিনিট দিয়ে দিবে কি আছে কি না আছে অমুসলমান জাতি এখন তুমি যে কোনো হাদিস যদি যাচাই করতে চাও আমাদের কাছে আসো শিখাই দেবো কেমনে হাদিস বের করতে হয় দুনিয়ার যত কিতাব আছে সব কিতাবের রিপোর্ট একসাথে চলে আসবে কোন হাদিসটা কোন কিতাবের কত নাম্বার হাদিস কোন পৃষ্ঠে আছে না দুর্বল এই হাদিসটা যারা বয়ান করে তাদের জীবনী সবগুলোকে সার্চ করা যায় কম্পিউটার এমন সুন্দর করে দিয়েছে আমাদের সঙ্গেও আছে ষোলো হাজার কিতাব কত কিতাব তাফসিরের হাদিসের একটা সিডি হল ষোলো হাজারের একটা হল পাঁচ হাজারের একটা হল বারো হাজারের এইরকম হাজার হাজার কেতাবের সিডি এখন বের হয়ে গেছে আর বের করার কি সুন্দর পদ্ধতি যাই আমি বলতেছিলাম আল্লাহর নবীর সেই জামাতা ওসমানের কবরে গিয়ে দেখো কোন মাজার আছে কোন চাদর আছে আগরবাতি মোমবাতি আছে ওখান থেকে চলে যাও মসজিদ নবীর থেকে সোজা উত্তর দিকে তিন মাইল নজর করলে অহুদ পাহাড় দেখা যাবে ওই অহুদ পাহাড়ের প্রান্তরে অহুদের যুদ্ধ হয়েছিল আল্লাহ নবীর দান দান শহীদ হয়েছিল আল্লাহ নবীর চাচা সমস্ত শহীদদের সর্দার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি হামজা রাজি আল্লাহ তালানহু শহীদ হয়েছিলেন ওই যুদ্ধে তার শহীদ হল ওইখানেই তার কবর হল ওই কবরস্থানের নাম হচ্ছে সৈয়দ সুহাদা সাইয়েদুর সোহাদা সমস্ত শহীদদের সর্দার ওইখানে শুয়ে আছেন চতুর্দিক থেকে কবরের দেওয়াল ছাড়া ওইখানে কোনো মাজার তৈরি করা হয় নাই বিল্ডিং তৈরি করা হয় নাই গম্বুজ তৈরি করা হয় নাই চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই কিছু নাই আছে এখন বলবে যে ওনাদের কবরে বোধহয় চাদর দেওয়ার মতো লোক নাই দুনিয়ায় এইটা বলতে পারে ওনাদের কবরে চাদর দেওয়ার লোক নাই আর এই আমাদের দেশের বুজুর্গদের কবরে চাদর দেওয়ার লোক আছে আমার ভাইয়েরা কবরে বিল্ডিং তৈরি করা কবরে চাদর তৈরি করা যদি কোনো ভালো কাজ হতো আল্লাহর নবীর বিবিদের কবরে আল্লাহর নবীর মেয়েদের কবরে আল্লাহর নবীর জামাতাদের কবরে মানুষ সুতার চাদর নয় বরং তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা বানিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে ঠিক কিনা দিচ্ছে না কি জন্য হাদিস শরীফ খুলে দেখুন কেন দেয় নাই আল্লাহর নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় মৃত্যুর তিন দিন আগে পরিষ্কার করে বলেছেন লান আল্লাহুল আল্লাহর হাবিবের সাথ করেন বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর আক্রান্ত অবস্থায় বলছেন আল্লাহ তালা এহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুক কাদের প্রতি কেন কারণ তাদের দোষ কি ছিল আল্লাহ রাবি বর্মান যে তারা তাদের অলিরা বুজুর্গেরা মারা গেলে তাদের নামে স্থান তৈরি করত মাজার তৈরি করত সেজদারের স্থান বানাতো আমার উম্মতরা খবরদার খবরদার আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে শেষদার স্থান বানাইও না এই কারণে সেখানে মাজার তৈরি করা হয় নাই নতুবা নবীর কবরে সাহাবিদের কবরে শেষদা দেওয়ার মতো ফুল দেওয়ার মতো লোকের অভাব ছিল এখন দেখেন কিতাব খুলেন এই যে কিতাব বারবার আমি দেখাই কি জন্য কেন আপনারা তো বলবেন ভুয়ো বলতেছি মনে হয় এই বইতে লিখে দিয়েছে শেষ দায় তাজিমি অলিদের জন্য জায়েজ বুজুর্গদের জন্য জায়েজ পরিষ্কার লিখে দিয়েছে সেজদা করা জায়েজ এবাদা আরবিতে লেখছে প্রথম যাতে মানুষ মনে করে এটা কোরআন বা হাদিস আরবিতে লেখলেই কি হয়ে যায় সৌদি আরবের সিনেমার অ্যাডভারেস লেখে কিসে মিশরে সুদানে ইরাকে ও দেশে গান বাজনা হয় কিসে কাজী খবরদার আরবি দেখলি ধোকায় পড়েন না এই বইতে আরবিতে লেখছে যাতে মানুষ মনে করে হাদিস বা কোরআন বুয়া কথা এরপরে লিখেছে ফতুয়ায় কাফিতে উল্লেখ রয়েছে যে ব্যক্তি বাদশাকে সেজদা করে তা যদি সম্মান উদ্দেশ্য হয় না যায় জন্য নহে তাহলে কুফুরি হয় না এবং লিখেছে হাজরত এবনে আব্বাস বলেন মিথ্যা হাদিস সেজদায় তাহিয়া সালামের স্থলাভিষিক্ত জাওয়াহেরে গায়েবী গ্রন্থের বর্ণনা মতে সেজদা পাঁচ প্রকার সেজদায় উবুদিয়াত এবাদতের সেজদা তারপরে কি সেজদায় তাহিয়া সম্মান প্রদান সেজদা সেজদায় যাওয়া বৈধ সেজদা লেখছে কম হবে শেষে গিয়ে লেখছে যে যদি কোনো ব্যক্তি তাজিমের জন্য বুজুর্গকে পীরকে সেজদা করে তাতে কোনো অসুবিধা নেই এইখানে লেখছে যেহেতু প্রমাণিত হলো যে মুরিদের কাছে তার পীর প্রকৃত রাসুলের স্থানে অধিষ্ঠিত পীর কার স্থানে সেহেতু তার অধিকার অন্যের অধিকারের সাথে কোনো সম্পর্কই রাখে না পীরের আমল মুরিদের জন্য শরিয়াত ভিত্তিক ফেকা বা অলঙ্ঘনীয় আইন তাই মুরিদ যদি নিজ পীরে কামেদের তাজিমের উদ্দেশ্যে মাথা ঝুকায় আর পীর তাতে নিষেধ না করে তা বৈধ হওয়ার জন্য এই দলিল যথেষ্ট এবারে আসুন পীরের শ্রদ্ধা করা জায়েজ করলো বইয়ের নাম সেররে হক জামে নূর আরবিতে লেখা উর্দুতে লেখা বিভিন্ন ভাষা লেখছে অনুবাদ হয়েছে অমুসলমান জাতি একটু চিন্তা করে দেখো আল্লাহ তারা কত সতর্কতা অবলম্বন করেছেন তুমি ফজর নামাজ পড়বে রুকু সেজদা করবে জহুর পড়বে রুকু সেজদা করবে আসর পড়বে রুকু সেজদা করবে এশা পড়বে রুকু সেজদা করবে জুমার নামাজ পড়ো রুকু সেজদা করো ঈদের নামাজ পড়ো রুকু শ্রদ্ধা করো যত নামাজ সব নামাজে রুকু শ্রদ্ধা করা ফরজ কিনা কিন্তু যদি জানাজার নামাজ হয় রুকু শ্রদ্ধা করা যাবে কিনা কেন যাবে না যদি বড় বুজুর্গের হয় তাহলে করা যাবে নাকি জানাজার নামাজ যত বড় পীরের হোক না কেন যত বড় বুজুর্গের হোক না কেন রুকু সেজদা করতে পারবি না জানাজার নামাজ যদি বাবা আদমের হোক না কেন রুকু সেজদা করতে পারবি না জানাজার নামাজ এব্রাহিমের হোক না কেন রুকু সেজদা করতে পারবি না জানাজার নামাজ আকায় নামদার তাজদার মদিনা সরবরে কায়নাত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসল হোক না কেন রুকু সেজদা করতে পারবি না জানাজার নামাজ আবু হোক অমরের হোক ওসমানের হোক বড় বিশ্বের হোক যত হোক রুকু শ্রদ্ধা করা যাবে কেন যাবে না সব নামাজে রুকু শ্রদ্ধা করা ফরজ জানাজার নামাজের নিষেধ এর কারণটা কি কারণ হচ্ছে অন্য সব নামাজের সামনে কোন পীর নাই কোন খাজা বাবা নাই কোন গাজা বাবা নাই কোনো গায়রুল্লাহ নাই আর জানাজার নামাজের সামনে কি আছে মানুষ আছে লাশ আছে যদি আল্লাহকেও শ্রদ্ধা করে তারপরেও এই বই লেখক যারা ভণ্ড পীরগুলো আছে এরা বলবে এই তো বুজুর্গকে সম্মান করা হলো তাজিমি চিন্তা করা হলো আল্লাহ রাব্বুল আলমী সেজন্য জানাজার নামাজের থেকে নিজের রুকু চিন্তা পর্যন্ত বাতিল করে দিয়েছেন মাফ করে দিয়েছেন মুলতবি করে দিয়েছেন যাতে করে ওই খাজা বাবা গাজা বাবা পীর বাবা কবর পূজারীরা মানুষকে বিভ্রান্ত করতে না পারে গুমরা করতে না পারে জোরে বলুন নারায় থাকবি মুসলমান জাতি ওই বুজুর্গ যখন তোমার একেবারে সামনে ছিল তখন তুমি সেজদা করতে পারলা না জানাজার নামাজে সেজদা করতে পারলা না একেবারে সামনে এরপরে যখন তোমার সামনের থেকে লাশটা কবরে চলে গেল আর ইমন মাটি আসলো দুই হাত ফাঁকা হলো বাস আসলো হোগলা আসলো এরপরে তোমাকে কোন বিবেক সেজদা করার জন্য অনুমতি দিল কবরে সেজদা করা জায়েজ দা হারাম পীরের পায়ে সেজদা করা জায়েজ দা হারাম যারা এটাকে জায়েজ করেছে যারা পীর শয়তান যারা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে চেষ্টা করাকে জায়েজ বলে সেগুলো পীর না শয়তান নবী না আশেকে শয়তান এহুদি খ্রিস্টানদের দালালেরা এহুদি খ্রিস্টানদের চক্রান্ত বাস্তবায়ন করার জন্য এদেশের মাটিতে নেমেছে মুসলমানদের ইমান আকিদা নষ্ট করার জন্য এই জন্য দুই দলের লোক তৈরি করেছে কয় দলের লোক এক দল হল শিক্ষিত এই এইখানে না ভিওরে যে একটা মাস্টার বাইরে হয়েছিল হ্যাঁ? বিশ্বজিৎ না কি জন হ্যাঁ, এদেরকে তৈরি করলো কারা এই বিশ্বজিৎ মার্কা লোকেরা এবং এই পীর সাবদের মধ্যে কোনো পার্থক্য নেই এই সবগুলো লোকদেরকে তৈরি করেছে আমেরিকা কারা তৈরি করেছে দেখুন ওদের রিপোর্ট আমেরিকার ষান্মাসিক রিপোর্ট এতে বলা হয়েছে আমেরিকার হোয়াইট হাউসের থেকে একটা রিপোর্ট তৈরি করা হয় সেই রিপোর্টে লিখেছে অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ এই যে বিভিন্ন মুসলিম দেশে লড়াই হচ্ছে ওরা বলেছে এটা আদর্শের যুদ্ধ মানে ইসলাম পিওর ইসলাম থাকবে না আধুনিক ইসলাম ওদের ভাষায় মডার্ন ইসলাম থাকবে মডার্ন ইসলাম মানে হচ্ছে ইসলামের মূল জিনিসগুলো বাদ দিয়ে ওই সিকুলার ইসলাম এই কবর পূজারি মাদার পূজারি সুবিবাদী এদেরকে উৎসাহ কর এখানে সবগুলো লেখছে মতাদর্শগত যুদ্ধ এর ফলাফলই নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনের পথ নির্দেশনা আগামী দিনে ইসলাম কেমনে থাকবে এটা নির্ভর করবে এখন যে যুদ্ধ হচ্ছে এটার ফলাফলের উপরে যদি হাকিকি মুসলমান প্রকৃত মুসলমানরা বিজয় লাভ করে তাহলে আসলে ইসলাম থাকবে আর যদি সেকুলার মুসলিমরা এবং ওই যে ধর্মনিরপেক্ষরা ওরা বিজয় লাভ করে তাহলে ইসলাম ওইটাই থাকবে এরপরে লিখেছে যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সঙ্গে অস্ত্রের এবং আদর্শের অস্ত্রের এবং দুইটা যুদ্ধ করছে আমেরিকা এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে চরমপন্থী কারা ওদের ভাষায় যারা মুসলমান নামাজ রোজা করে ঠিকমতো ইসলাম পালন করে এরা হলো চরমপন্থী বলছে এই চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা অখ্যাত করা যাবে তখনই সম্ভব মানে মুসলমানদের মধ্যেই যারা পিওর মুসলিম ভালো মুসলিম এদেরকে কলঙ্কিত করতে হবে হচ্ছে কিনা এখন এখন দেখবেন আমাদের অনেক মুসলমানরাই নামদারি মুসলমান যদি কেউ ইসলামের সঠিক কথাগুলো বলে কয় যে উনি কট্টরপন্থী মুসলমান মৌলবাদী মুসলমান আছে কিনা মৌলবাদী জঙ্গিবাদী অমুক তমুক এইগুলো হচ্ছে কিনা এখন এরপরে লিখেছে তারপরে লিখেছে আমেরিকার ইউএস নিউজ এর ওয়ার্ল্ড রিপোর্টে বলেছে নাইন ইলেভেন আক্রমণের পরে বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পর আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে সেনায়ু যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নজিরবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকার সামরিক মনস্তান্ত্রিক অভিযান এবং সিআইএ এর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম রেডিও টিভি সংবাদপত্র ইত্যাদি এবং বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে এমন এক প্রচার অভিযানে যার লক্ষ্য শুধুমাত্র মুসলিম সমাজকেই নয় ইসলামকেও প্রভাবিত করা কি বলেছে শুধু মুসলিমদেরকেই না ইসলাম ধর্মকে প্রভাবিত করা হবে মানে পরিবর্তন করা এটাকে আধুনিকায়ন করা ইসলামের অনেক আইনকে তারা সেজন্য বাদ দিয়েছে এরপরে লিখেছে ওয়াশিংটন গোপন ভাবে কমপক্ষে চব্বিশটি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য মুসলিম স্কুলগুলোর কোর্স চালুর জন্য অনুদান প্রদান করেছে মুসলিম বুদ্ধিজীবীদের জন্য ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার লক্ষ্যে কাকে মডারেট ইসলাম যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার থেকে সাহায্য দেওয়া হচ্ছে মসজিদ নির্মাণের জন্য এশিয়ান কোরআন রক্ষার জন্য এমনকি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য এবং ইমাম প্রশিক্ষণের জন্য কিসের জন্য ইমাম প্রশিক্ষণের টাকা বাংলাদেশেও দেয় কারা আপনারা দেখেন না কিছুদিন আগে কি হলো আমেরিকার নর্তকীরা ইমাম প্রশিক্ষণে ইমামদের সামনে ব্যালে ডান্স করেছে কি করেছে ব্যালে ডান্স করেছে এরপরে একটা একটাকে জড়াই ধরেছে আর ইমাম সাহেবরা উপভোগ করেছেন কারা কপাল পোড়া ইমাম ইমামদের উচিত ছিল আল্লাহর দিনের হেফাজত করতে গিয়ে হয়তো প্রতিবাদ করানো তো ওখান থেকে বেরিয়ে যাওয়া ঠিক কিনা কিন্তু ইমামরা তা পারে নাই বোঝা গেল আমেরিকার যে চক্রান্ত সেই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য এই ইমামদেরকে তৈরি করা হচ্ছে এরপরে তারা পরামর্শ দিয়েছে কতগুলো আমেরিকান সরকারকে যে মডারেট ইসলাম হবে কারা সেখানে লিখেছে এই ধর্মনিরপেক্ষতাবাদী এই আলেমদেরকে তৈরি করা তারপরে নারীদের পক্ষে কথা বলে এদের কথা তৈরি করা নারীদের পক্ষে আমরাও বলি সে ভিন্ন বিষয় তারপরে সুফিবাদী ইসলামকে উৎসাহিত করা কোন ইসলামকে সুফিবাদী ইসলাম লিখেছে পরিষ্কার যে সুফিবাদী ইসলামকে প্রচারিত করা যাতে করে সুফিবাদী ইসলামের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই ওরা এবাদত করবে জঙ্গলে যাবে নকশের সাথে লড়াই করবে ওদের নিয়ে আমাদের কোনো লড়াই নাই লড়াই কাদের সাথে যারা এই চরমপন্থী মুসলমান ওদের ভাষায় যারা কোরআনের আইন পুরা মানতে চায় ইসলামে পুরা ঢুকতে চায় ইসলামের আইন কায়েম করতে চায় যারা ফিলিস্তিনে মুসলমানদের হামলা করলে প্রতিবাদ করে আমেরিকা যদি ইরাকে হামলা করে প্রতিবাদ করে আফগানিস্তান হামলা করলে প্রতিবাদ করে এরকম ভাবে মুসলিম শিশুদের জন্য যারা কথা বলে এরা হচ্ছে ওদের ভাষায় কোন মুসলমান মৌলবাদী মুসলমান জেনে রাখবেন আমি সেজন্য আজকে শুরুতে পড়েছি ইসলামকে পুরা মানব না আমেরিকার শিখানো ইসলাম মানব কোনটা মানব আল্লাহ বলছেন ও ইমানদার গণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে পরিপূর্ণ না অর্ধেক পরিপূর্ণ প্রবেশ করতে হবে পরিপূর্ণ ইসলামকে বুঝতে হবে পাবো কোথায় আল্লাহ রবি পরিষ্কার বলেছে সেই ইসলাম কোরআনে পাওয়া যাবে হাদিসে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে ভয় পাওয়ার কারণ নাই অনেকে বলে হুজুর এত দল এত মল এত খানকা এত দরগা দুর্গা আমরা কোন দিকে যাব আল্লাহর নবী ওই বিদয় হাজের ভাষণে পরিষ্কার বলেছেন মাই কুম ও আমার সাহাবিরা আমার মৃত্যুর পরে যারা থাকবে কেমত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদেরকে বলছেন তোমরা যারা পরবর্তীতে জীবিত থাকবে তারা অনেক মতভেদ দেখবে অনেক দলাদলি দেখবে অনেক দলাদলি হবে আজকে তা হচ্ছে অসুবিধা কি আল্লাহ নবীতে বলেছেন শুধু এ পর্যন্তই না আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন এরপরে সেই দাগে হাত রাখলেন আর বললেন হাদা সাবিল্লাহ এটা আল্লাহর রাস্তা সেরাত মুস্তাকিম সোজা রাস্তা এরপরে কোরআনের আয়াত দিয়ে দলিল দলিল পেশ করলেন আমার রাস্তা এটা এটা সোজা রাস্তা এটা অনুসরণ করো সরলরেখা কয়টা হয় বক্ররেখা কয়টা হয় সরল রেখা টানলেন একটা এরপরে দানে কতগুলো ডাক দিলেন বামে ডাক দিলেন এরপরে বলেন হাদিহি সুবুলুন এই অনেকগুলো রাস্তা সুবুলু সয়াতিন শয়তানের রাস্তা কার রাস্তা হাদিসটা আমি তৈরি করছি না আছে কেতাবে কোন কেতাবে আছে মেসকাত খুলেন বাবুল এহতেসাম বিল কিতাব সুন্না তিরিশ নাম্বার পৃষ্ঠার শুরুর দিকে আছে হাদিসটা লেখা আছে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خط رسول الله صلى الله عليه وسلم خطا مستقيما আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন কি দাগ দিলেন এরপরে সেই সোজা দাগে হাত রেখে বললেন হাদা সামিউল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা ওহাদি সুবুল সুবুল সৈয়াতিন আর এই যে অনেকগুলো রাস্তা ডানে বামে এগুলো কার রাস্তা শয়তানের রাস্তা আলাকুল্লে ওই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে কি বসে আছে যখনই কোনো ব্যক্তি সেরাতে মুস্তাকিমে চলতে চায় তখন ওই শয়তান কয় এই তরিকায় ঢুকো ওই তরিকায় ঢুকো এই রাস্তায় ঢুকো ওই রাস্তায় ঢুকো টেনে হেঁচড়ে তাকে কোথায় নিয়ে যায় আল্লাহর রাস্তা দিয়ে সরিয়ে নিয়ে যায় হাদিসটা কোথায় আছে মেসকাত বাবুল ইতামকে দেখবেন এরপরে আরো স্পষ্ট করেছেন আর এক হাদিস বলেছে আল্লাহ নবী স্পষ্ট করে দিয়েছেন ইন্না শুনে রেখো নিশ্চয় বনি ইসরাঈল বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল কয় ফেরকায় আর আমার উম্মত অচিরি তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে কয় ফেরকায় কুল্লুহম ফিন্নার সব জাহান্নামি হবে ইল্লা মিল্লাতান হেজাতান কিন্তু একটা মাত্র দল নাজাত পাবে কয়টা দল নাজাত পাবে কয়টা দল এবারে সেই দলটি কারা আল্লাহর নবীকে সাহাবাই কেরাম প্রশ্ন করেছেন মানে হিয়া রাসূল আল্লাহ সেই দলটি কারা কি তাদের পরিচয় আল্লাহ হাবিব বলেছেন মা আমি এবং আমার সাহাবিরা যেই পথের উপরে আছি যেই মতের উপরে আছি আমি যা করি আমি যা বলি এইটা যারা মানবে সাহাবিরা যা করে যা বলে এটা মানবে একমাত্র তারা নাজাদ প্রাপ্ত বাকি সব কোথায় যাবে এবারে প্রশ্ন হলো গিয়রের মুসলমানরা চোদ্দশো বছর পরে আপনাকেও দেখবে না আপনার সাহাবিদেরকেও দেখবে না তখন তারা কেমনে বুঝবে আপনি কি করেছেন আপনি বললেন আমি এবং আমার সাহাবিরা যে পথে আছি এই পথে যারা থাকবে তারা নাজাত পাবে এখন এই গিয়রের মানুষ নবীকেও পায় নাই নবীর সাহাবিদেরকেও পায় নাই এরা কেমনে চলবে আল্লাহর নবী আরো স্পষ্ট করে বললেন তারাত্তুফিকুম আমরাইন সেজন্য আমি দুটো জিনিসকে রেখেছি কয়টা জিনিসকে অ শিওরের মুসলমানরা কোন খাজা বাবার কথায় না গাজা বাবার কথায় না বাপ দাদার পূর্বশ কি করেছে ওইটা দেখার বিষয় নাই মুফতি জসিমুদ্দিন রহমানি কি বলল সে বলে গেল এই সমস্ত খাজা বাবা গাজা বাবা জিয়াবত চল্লিশা তিন দিনা পয়সার বিনিময়ে নির্ধারের নামে খতম পড়ানো অধিব পড়ানো সম্পূর্ণ বেদাত এবং হারাম কাজ আর মৌলবীরা অন্যরা বলল জায়েজ এখন তুমি কোথায় যাইবা আল্লাহর নবী পরিষ্কার বলেছেন তারা তুফিকুম আমরাইন তোমার কার কারো কথা শোনা দরকার নাই মুক্তি জসিমের কথাও না আর একজনের কথাও না তুমি কার কথা মানবা কোরআন হাদিসের সঙ্গে মিলাও কার সঙ্গে আল্লাহ নবী পরিষ্কার বলেছেন তারা তো ফিক মামরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি কয়টা জিনিসকে তোমরা পদভ্রষ্ট হবে না পদস্খলিত হবে না বিচ্যুত হবে না যতক্ষণ পর্যন্ত সেই দুটো জিনিসকে ধরবে সেই দুটো জিনিসের নাম কি কিতাব একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন আর একটা হচ্ছে আল্লাহ নবীর সহি হাদিস আল্লাহ নবীর কি জাল হাদিস না ওই যে আল হাদিস বলে জাল হাদিস বলে দিল যেমন শুনলাম কিছু এগুলো না আপনার কি মানবেন আল হাদিস মানে সহি হাদিস জাল হাদিস না এবারে আল্লাহ তালা বলেছেন এই কথাটা কোরআন শরীফের সুরায় নেশা উনষাট নাম্বার হাতে বলা আছে যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও এখতলাফ দেখা দেয় মতবিরোধ দেখা দেয় তখন তোমরা কোথায় যাবে তাহলে তোমরা ওটাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে ফেরত দাও ফেরত দাও মানে কি কোরআনের সঙ্গে মিলাও রসুলের হাদিসের সঙ্গে মিলাও যদি কোরআন হাদিসের থাকে তাহলে ওইটা করো না থাকলে বাদ দাও যত যত বড় পীর বলুক যত বড় বাসায় বলুক বাপ দাদার যুগ থেকে করে থাকো যত যুগ থেকে করো কোরআন সুন্না থাকলে করো আপত্তি নাই না থাকলে বাদ দাও কে বলেছেন আল্লাহ বলেছেন ফাইন তানা জাহাতুম ফি সাইন যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও মত বিরোধ দেখা দেয় একজনে বলল এটা জায়েজ একজনে বলল হারাম একজনে বলে এটা হলো নবীর সুন্নাত একজন বলল এটা বেদাত কোন দিকে যাব আল্লাহ বলছেন কোরআনের সঙ্গে এবং হাদিসের সঙ্গে সঙ্গে মিলাও কোরআন হাদিসের যেটা মিলবে ওইটা করব যেটা মিলবে না করা যাবে কোন পীরের কথা মানব কতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসে মিললে না মিললে মানা যাবে এখন পীর বলল আমার মোরাকাবা করো পীরের ছবি ধ্যান করো ঘরে পীরের ছবি লাগাও আছে না পীর এই অঞ্চলেও আছে এবাদত করতে গেলে পীরের ছবি বসাইয়া তারপর এবাদত করতে হয় নামাজ পড়তে গেলে আগে পীরের ছবিটা দেখে মনে মনে পীরের কল্পনা করে পীরের ছবি বসাইয়া তারপরে কি করতে হয় আবার হ্যাঁ হুজুরি কলমের আসতে হুজুরি কলম কলব কফ দিয়ে কলব আর কাপ দিয়ে লাগলে কালব মানে কুত্তা কালব মানে কি ও মুসলমান আল্লাহর নবী বলেছেন যেই ঘরে কোন প্রাণীর ছবি থাকে বা কুত্তা থাকে সেই ঘরে আল্লাহর নবীর হাদিস বোখারি সৈয়দ লা মালাইকাতু বাইতান ফি কালবুন বোখারি যেই ঘরে কোনো কুকুর থাকে অথবা মূর্তি থাকে কোনো প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যদি কারো মনের মধ্যে পীরের ছবি থাকে সেই কলমের মধ্যে আল্লাহ ঢুকবে সেই কলবে মারে ভাত আছে শয়তানের মারে ভাত কার মারে ভাত এই জন্যই শয়তানকে কলবে পীরের ছবি বসাও কার ছবি কারণ শয়তান ভালো করেই জানে যেই ঘরের মধ্যে কোন প্রাণীর ছবি থাকে যেই ঘরের মধ্যে কুত্তা থাকে সেই ঘরে আল্লাহর রহমাতে ফেরেস্তা ঢুকে বোখারির সৈয়াদিস যেই ঘরে কুকুর থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতে ফেরেস্তা ঢুকে না তাহলে যেই মনের মধ্যে যেই মনের মধ্যে কলমের মধ্যে পীরের ছবি থাকবে সেই কলমে আল্লাহর সহি এলেম ঢুকবে আল্লাহর মারিফাত ঢুকবে এগুলো কার কলম এগুলো শয়তান দখল করে নিয়েছে আমরা নামাজ পড়তে গেলে কলম মতজ্জু করি কার দিকে ডাইরেক্ট ভাই মাধ্যম ইয়া কানা বুধু আমরা কেবলমাত্র তোমার এবাদত করি তোমার কাছে সাহায্য চাই সাহায্য চাই কার কাছে এবাদত করি কার এখানে কলম তজ্জ আছে হজ করতে গেলে কলম তজ্জ করেন কারো দিকে সেই সময় তো বলেন লাভবাইক আল্লাহ লাভবাইক আল্লাহ কয় না তোর লাভবাহিক শুনবো না আগে তোর পরিচয় দে তোর মনের মধ্যে কোনো খাজা বাবার ছবি আছে কিনা গাজা বাবা আছে কিনা ল্যাংটা বাবা আছে কিনা তখন হাজির সাহেব না না কিচ্ছু নাই লাভবাহিকা লা আরিকা লাখা লা কোন শরিক নাই কোন অংশীদার নাই কেউ নাই তুমি ছাড়া সব বাতিল লাইলা বলে সব উৎখাত করে দিয়েছি ইল্লাল্লাহ বলে তোমাকে গ্রহণ করেছি সব বাদ দিয়েছি এবার আল্লাহ তাহলে আসো লাভবাই কালা শারিক আল্লাহ লাব্বাইক ঠিক নামাজ দাঁড়িয়ে একই অবস্থা নামাজ দাঁড়াইয়ে বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সব প্রশংসা আল্লাহর জন্য আর রহমান আর রাহিম মালিক ইয়মিদ্দিন এত প্রশংসা করছে বান্দা দাঁড়িয়ে আল্লাহ কয় না না আগে তোর পরিচয় দে তোর পরিচয় দে তোর সঙ্গে আমার সম্পর্কটা কি আছে তোর মনের মধ্যে কোনো খাজা বাবা আছে কিনা পীর বাবা আছে কিনা তখন বান্দায় কয় আরে আমাকে চিরন আল্লাহ ইয়া কানা বুধু আমি তোমারই গোলামি করি আমি তোমার গোলাম তুমি আমার মনিব ইয়া কানা বুধু এছাড়া আর কেউ নাই আমি তোমার কাছেই সাহায্য চাই এবার আল্লাহ কয় তাহলে বলো কি সাহায্য করতে পারি বান্দা কয় ইহদিন আসরাতাল মুস্তাকিম আমাকে সেরাতে মুস্তাকিমের হেদায়ত দান করো হেদায়ত দেওয়ার মালিককে না কোনো পীর দেওয়ার মালিককে সন্তান চাবো কার কাছে ব্যবসা বাণিজ্য উন্নতি চাবো কার কাছে মাল চাবো কার কাছে দেওয়ার মালিককে না কোন পীর কোন বুজুর্গ কোন কবরওয়ালা কোরআন বলছে হে দুনিয়ার সমস্ত মানুষেরা শুনে রেখো তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবারের ফকির আইহান নাস বলেছেন সমস্ত মানুষকে বলেছেন তুমুল ফোকারা তোমরা সব ফকির তোমাদের পীর ফকির মরিদ ফকির ইমাম ফকির বক্তা ফকির শ্রোতা ফকির মাজারওয়ালা ফকির দরগাওয়ালা ফকির দুর্গাওয়ালা ফকির তুমুল ফোকারা তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবারে ফকির আন্তমুল ফোকরা আল্লাহ সব ফকির ফকির কেন বলা হলো কারণ দুনিয়াতে নিয়ম আছে একজন ফকির আর একজন ফকিরের কাছে ভিক্ষা চায় না ঠিক তেমনি ভাবে দুনিয়ার সব মানুষ ফকির ভিক্ষা করবো কার কাছে না কোনো পীরের কাছে দেওয়ার মালিককে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আমরা কার এবাদত করব গোলামি করব কার আমার জীবনের সমস্ত ভালোবাসা কার জন্য কোরআন বলছে কুল বলো ইন্না সালাতি অনুসুকি আমার সালাত আমার কোরবানি আমার ইয়া আমার জীবন আমার মাতি আমার মরণ সবকিছু কার জন্য আল্লাহর জন্য আমার জীবনের ভালোবাসা কার জন্য আমি আমার বাপকে ভালোবাসবো কার জন্য মাকে ভালোবাসবো কার জন্য স্ত্রীকে ভালোবাসবো কার জন্য সন্তানকে ভালোবাসবো কার জন্য আমার নবীকেও ভালোবাসবো কার জন্য কারণ আল্লাহ ভালোবাসতে বলেছেন কোরআন বলছে আল্লাহ হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে কি নবী না মিলাদ দাও কি বলেছেন আল্লাহ হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন বাংলাদেশের মুসলমানদের জানিয়ে দিন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও তাহলে আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো আমার অনুসরণ করো নবীর অনুসরণ করতে বলা হয়েছে নবী সত্য কথা বলেছেন মিথ্যা বলেন নাই নবী হালাল খেয়েছেন হারাম খান নাই নবী ধোকা দেন নাই নবী নবী গাঁজাখড়ি করেন নাই নবী গাঁজা খান নাই নবী মদ খান নাই নবী মাজার তৈরি করেন নাই নবী ব্যবসা বাণিজ্যে ধোকা দেন নাই নবী কালোবাজারি করেন নাই সুদ খান নাই ঘুষ খান নাই মুসলমানরা এগুলো করতে পারে না এগুলো করতে পারে এইগুলো হচ্ছে নবীর অনুসরণ করতে বলা হয়েছে ফাত্তাবি অনি নবী আত্মীয়দের সাহায্য করেছেন গরিব দুঃখীকে সাহায্য করেছেন নবী প্রাকৃতিক দুর্যোগে সাহায্য করেছেন এই সবগুলো করো এখন বন্যার সময় পীরের কাছে হাদিয়া না নিয়ে গিয়ে বরং গরিবদের কাছে দিয়ে পোশাক দাও কম্বল দাও শীতের চাদর দাও এটা নবীর অনুসরণ করা সেগুলো না করে বাপ পেঁপে গাছ লাগাইল পেঁপেটা যখন পাকলো তখন ছেলে বাবার সামনের থেকে পেঁপেটা নিয়ে চলে গেছে কোথায় পীরের দরবারে আর বাবার খবর রাখে না অবসলমান জাতি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহর এবাদত করার পরে খেদমত করবো কার কোরআন স্পষ্ট যাচ্ছে আব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি হেসানা আল্লাহর ইবাদত করার পরে পরের স্থান দিয়েছেন কাকে পিতামাতাকে এইভাবে পিতামাতার খবর নাই যায় কোথায় স্ত্রী পুত্রের খবর নাই যায় গিয়া কোথায় বাবার বাড়িতে পড়ে থাকে অমুসলমান জাতি সেজন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহর নবীর সত্যিকার যদি মহাব্বত করতে চাও নবীর কি করতে হবে অনুসরণ করতে হবে নবী যা করেছেন তা করব নবী ক্ষমা করেছেন আমি ক্ষমার আদর্শ পেশ করেছি সেই নবী খতিব ছিলেন নবী যুদ্ধ করেছেন কমান্ডার ছিলেন নবী হকের পক্ষে কথা বলেছেন মিথ্যার বিরুদ্ধে লড়াই করেছেন ন্যায় বিচার করেছেন নবী সবসময় মানুষের উপকার করেছেন সেইগুলো বলতে হবে করতে হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলিকে আমল করার তৌফিক দান করেন সমস্ত সিরিকার বেদার থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন যে আমলগুলো পছন্দ করেন আমাদেরকে সেগুলো সহিভাবে করার তৌফিক দান করেন এজন্য আগে আমরা ইসলামে প্রবেশ করব ঠিক কিনা পরিপূর্ণ না অর্ধেক আসাদু আল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই কারো হুকুম মানব না এটা রাজি সিং ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সকলকে ইসলামকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন